عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب وقال النبي الكريم صلى الله تعالى عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمتقين والحمد لله رب العالمين আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন ওয়াত্তাকু ফিতনা তোমরা সকলে ফিতনাকে ভয় করো লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা যেই ফেতনা যখন চলে আসবে শুধুমাত্র জালেমদেরকে আক্রান্ত করবে না বরং সকলকে আক্রান্ত করবে কোনো শহরে যদি আগুন লাগে তাহলে সেই শহরের মধ্যে যারা ভিআইপি পার্সন আগুন কি তাদেরকে পড়ায় না শুধুমাত্র গরিবদেরকে পড়ায় নাকি সবাইকে পড়িয়ে মারে তো যখন ফিতনা চলে আসে ফিতনা চলে আসলে শুধুমাত্র জালেমদেরকে আক্রান্ত করে না বরং সকলকে আক্রান্ত করে জন্য আল্লাহ বলছেন সকলেই ফেতনাকে ভয় করো তুমি হয়তো ভাবছো যে আমি তো কিছু করছি না আমি তো আল্লাহর জিকিরের মধ্যে আছি এবাদতের মধ্যে আছি ফেতনা আসলে জাতির উপর আসবে আমার কি সমস্যা আল্লাহ হয়তো আমাকে স্পেশালভাবে রক্ষা করবেন কিন্তু আল্লাহ বলছেন না মনে রেখো যে ফেতনাকে তোমার ভয় করা উচিত যদি চলে আসে তুমিও নিষ্কৃতি পাবে না তুমিও ধ্বংস হবে হ্যাঁ পরকালে কি ফয়সলা হবে সেটা ভিন্ন বিষয় তখন তোমার আমলের কারণে আল্লাহ তোমাকে নাজাদ দিতে পারেন কিন্তু দুনিয়াতে যদি ফেতনা চলে আসে তোমাকে এখান থেকে আলাদা রাখা হবে না এজন্য ফিতনার ব্যাপারে সতর্কতা সকলেরই অবলম্বন করা উচিত আলেম হোক সাধারণ মানুষ হোক ছাত্র হোক আম জনতা হোক কৃষক হোক অথবা ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক যেই হোক না কেন ফেতনার ব্যাপারে সকলেরই সতর্ক থাকা উচিত কিন্তু ফেতনার ব্যাপারে আমরা কতটা জাহেল বা কতটা অসতর্ক যে ফিতনার আলোচনাকেও সমাজের মধ্যে ফেতনা মনে করা হয় বাস্তবতা হয়ে গেছে এরকম যে ফেতনার বিষয়ে আলোচনা করবেন না ফেতনা উসকে যাবে যে ফেতনা আলোচনা করাটাই এখন ফেতনার কারণ হিসাবে চিহ্নিত করা হচ্ছে যেমন রসুল্লাহ সাল্লাম একদিন বললেন যে দাজ্জাল আসার সময় ঘনিয়ে এসেছে কিনা কিভাবে বুঝবে একটা আলামত শোনো যখন দেখবে মানুষ দাজ্জার আলোচনা ছেড়ে দিয়েছে এমনকি হাত্তা ইয়াতরুকাল আল আলাল মানাবিরি যিকরাহু ইমামরা ও মেম্বারের উপর দাজ্জালের আলোচনা করা বাদ দিয়ে দিয়েছে তখন বুঝবে দাজ্জাল আসার সময় ঘনিয়ে এসেছে কারণ যেই সময় দাজ্জাল আসবে সেই সময় অধিকাংশ মানুষ তার অনুসারী হবে যদি দাজ্জাল সম্পর্কে সকলের জ্ঞান থাকে দাজ্জালকে দেখেই যদি চিনতে পারে তাহলে কেন অনুসরণ করবে মানুষ তো জেনে বুঝে নিজের পায়ে কুঠারাঘাত করতে পারে না তার মানে যেই সময় দাজ্জাল আসবে অধিকাংশ মানুষ দাজ্জালকে দাজ্জাল হিসেবে চিনবেই না হাতার হ্যাঁ, দাজ্জাল শব্দটা জানা আছে এই নামটা জানা আছে কিন্তু যেই ব্যক্তি তার সামনে উপস্থিত সেই যে দাজ্জাল এটা সে বুঝতে পারবে না পারবে না দেখেই ফেতনায় পড়বে এজন্য রসুল বলছেন যখন দেখবে মানুষ দাজ্জারের আলোচনা করা ছেড়ে দিয়েছে এমনকি ইমামরাও মেম্বারের উপর দাজ্জারের আলোচনাকে পরিহার করেছে তখন বুঝবে দাজ্জাল আসার সময় ঘনিয়ে এসেছে তো এখান থেকে কি বুঝে আসে ফিতনার আলোচনা করাটা ফিতনা নাকি ফিতনার আলোচনা ছাড়াটা ফিতনা কিন্তু আজকাল ফিতনার আলোচনা সারা দুনিয়া থেকেই উঠে গেছে এই সমস্ত আম মজলিসের কথা বাদ দেন আপনি কৌমি মাদ্রাসা সিলেবাস দেখেন আত্মসমালোচনা হিসেবে বলা নিজেদের কথা যে কৌমি মাদ্রাসা সিলেবাস দেখেন আকিদা নিয়ে কি চর্চা হয় আমাদের কৌমি মাদ্রাসাগুলোতে ফিতনা সম্পর্কে আমাদের কৌমি ছাত্ররা কি জানে মিসকাত পর্যন্ত কোনো কিতাবই নেই ফিতনা সম্পর্কে মিসকাত শরীফের মধ্যে কিছু হাদিস আছে নামকা অস্তে সামান্য আলোচনা হয় আর দাওরাই হাদিসের বছর গিয়ে বুখারি বলেন মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা এখানের ফিতান অধ্যায়টা কোনো কোনো কিতাবে পড়ানোই হয় না যেখানে পড়া হয় আলোচনা করার সময় থাকে না বছরের শুরুতে লম্বা লম্বা আলোচনা হাত কোথায় বাঁধবো আমিন কিভাবে বলবো এই সমস্ত আলোচনা করতে করতে করতে বছর শেষ শিক্ষাবর্ষ পরীক্ষা কয়েকদিন বাকি আছে তখন চলে আসে ফিতনার অধ্যায়গুলো এগুলো আলোচনা করার সময় কোথায় তো অনেক সময় এমনও হয় দেখা যায় জেনারেল একজন মানুষ হয়তো কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে আকিদার অনেক বিষয় নিয়ে ফিতনার অনেক বিষয় নিয়ে আমাদের কোনো আলেমকে বা কোনো তালিব ইলমকে জিজ্ঞেস করে এই শব্দের সঙ্গেই দেখা যায় সেই ব্যক্তি পরিচিত না কত এসে গুজারি শুনে হুজুর অমুককে গিয়ে জিজ্ঞেস করলাম আল্লাহ ওয়ালা ওয়াল বারা কি জিনিস মিল্লাত ইব্রাহিম মানেটা কি কোরআনে বারবার যে বলা হচ্ছে তো বলে আমি তো জানি না এই শব্দ তো শুনিনি আলো আলো আল বারা আবার কোথেকে আসলো এই শব্দের সঙ্গে তো আমি পরিচিত না দাওরাই হাদিস পর্যন্ত তো আমাকে এই শব্দের সঙ্গে পরিচিত করানো হয়নি তো এই যে ফিতনা সম্পর্কে যখন একজন জ্ঞানী ব্যক্তি উম্মতের একজন কর্ণধার যিনি এই জাতির কাণ্ডারি জাতির হাল ধরবেন যিনি তিনি যখন ফিতনা চিনছেন না কিসের হাল তিনি ধরবেন নিজের অজান্তেই তো তিনি ফেতনার মধ্যে লিপ্ত থাকবেন কবি যেমন বলেন যে আরফ তো সাররা সাররা কাফি আমি মন্দ জিনিসকে চিনেছি মন্দ কাজ করার জন্য না বরং মন্দ থেকে বাঁচার জন্য একজন মানুষ যদি জানে না যে কোনটা না যায় কোনটা হারাম কোনটা গুণা কোনটা কবিরা কোনটা সগিরা নিজের অজান্তে অনেক গুনাহে সে লিপ্ত থাকবে কিন্তু একজন মানুষ সে যদি জানে যে আল্লাহ এই কাজকে হারাম করেছেন রাসুল এই কাজকে নিষেধ করেছেন এই জানাটা সে কাজ করার জন্য না আমি জানি চুরি করা হারাম এটা এজন্য জানি না যে আমি চুরি করব। বরং এজন্য জানি যেন আমি চুরি থেকে বাঁচতে পারি চোখের দ্বারাও যে জিনা হয় কানের দ্বারাও যে জিনা হয় জবানের দ্বারাও যে জিনা হয় হাত এবং পায়ের দ্বারাও যে জিনা হয় একজন মানুষ যদি এটা না জানে সে ভাববে আমি তো শুধু রিলেশনের মধ্যে আছি আমি তো এখনো বড় কোনো কাজ ঘটাচ্ছি না আমি তো তার সঙ্গে লিপ টুগেদারের নামে কোনো অপকর্ম করছি না এতে কি সমস্যা শরীয়ত এত কঠোর না ইন্না দিন ইউসরুন দিন তো সহজ আরে এতটা কঠোর হলে চলে নাকি কিন্তু সেই মানুষ যখন জানবে আমার রাসুল বলে গিয়েছেন জিনাল আইন আন নজর চোখের জিনা হলো দৃষ্টিপাত করা ও জিনাল উদুন আল্লিসান এই কানের কানের জিনা হলো সোনা সামা আর জবানের জিনা হলো আলমান্তিক কথা বলা অল ফরজ ইউসদ্দেক উদায়ালিকে ইউকাদ্দিবু আর লজ্জাস্থান এই সবগুলোকে হয়তো সত্যে পরিণত করে অথবা অস্বীকার করে অর্থাৎ চূড়ান্ত কাজটা করে লজ্জাস্থান প্রাথমিক কাজগুলো লজ্জাস্থান করে না এখান থেকেই তো বলা হচ্ছে আর নজর সাহমুম মিন সিহামি ইবলিস দৃষ্টি হলো শয়তানের বিষাক্ত একটা তীর যার কারণে যেই ব্যক্তি অন্ধ আল্লাহ তাকে অনেক ফেতনা থেকে এমনি বাঁচিয়ে দেন কিন্তু যেই ব্যক্তি দৃষ্টি আছে নিজের অজান্তেই তার সামনে অনেক বিষাক্ত তীর অন্তরে গিয়ে বিদ্ধ হতে থাকে প্রথমে দৃষ্টি পড়ে সেখান থেকে এক ধাপে অগ্রসর হতে হতে কখনো সেটা বড় কাজের দিকেও চলে যায় সেজন্য ফিতনা সম্পর্কে খুব জানা দরকার যেখানে আল্লাহ তালা কোরআনে আদেশ দিচ্ছেন আর উসুলুল ফিখের একটা মূলনীতি হলো কোরআনে যেই জিনিসকে আদেশ করা হয় গুরুত্বের সঙ্গে অপরিহার্যতার সঙ্গে সেই জিনিস উম্মাতুর উপর ফরজ বা হয়ে যায় তাহলে আল্লাহ বলছেন সকলে ফেতনাকে ভয় করো তো ফেতনাকে ভয় করা কি মুস্তাহাব নফল সুন্নত এটা ফরজ সকলের জন্য ফরজ আলেম হলেও ফরজ সাধারণ মানুষ হলেও ফরজ কারণ আপনার যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনার সামনেও জান্নাত জাহান্নাম আছে আলেমের সামনেও জান্নাত জাহান্নাম আছে কেয়ামতের দিন আপনার হিসাব আপনিই দিবেন আলেমের হিসাব আলেমে দিবে দুনিয়াতে অনুসরণ করা আল্লাহ একটা সিস্টেম বানিয়েছেন কিন্তু পরকালে তো একজন আলেম জান্নাতে গেলে যে তার হাতে যারা মুরিদ হয়েছিল অটোমেটিক জান্নাতে যাবে এরকম কোনো সিস্টেম আছে কোনো পীরকে এই কথা বলতে পারে যে আমার জাহাজে চলে আসো সকলকে নিয়ে একসঙ্গে জান্নাতে চলে যাব এই অধিকার কোনো পীরকে দেওয়া হয়েছে শরিয়াতে এই অধিকার কাউকে দেওয়া হয়নি তো জন্য ফেতনা সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যেই ব্যক্তি নিজের ইমান বাঁচাতে চায় নিজের আমল বাঁচাতে চায় তার জন্য গুরুত্বপূর্ণ হ্যাঁ কেউ যদি চায় সে কালের আবর্তে ভেসে যাবে স্রোতের সঙ্গে গা ভাসাবে সে ফেতনা সম্পর্কে ঘুমন্ত থাকতে পারে সে ফেতনা সম্পর্কে অসচেতন থাকতে পারে তার জন্য সুযোগ আছে কিন্তু একজন মানুষ যদি নিজের ইমানটা নিয়ে কবরে যেতে চায় সেই ব্যক্তিকে ফেতনা সম্পর্কে জানতেই হবে যার কোনো বিকল্প নেই একজন মানুষ যদি এইডস সম্পর্কে না জানে বিভিন্ন এই ভয়াবহ রোগ ব্যাধি সম্পর্কে না জানে ক্যান্সার সম্পর্কে না জানে কিছুদিন আগে হলো এই যে এডিস মশা ডেঙ্গু ডেঙ্গু জ্বর সম্পর্কে যদি না জানে সে যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারাও যায় সে তো আর জাহান নামে যাচ্ছে না কিন্তু একজন মানুষ ফেতনা না চিনে ফেতনায় আক্রান্ত হয়ে যদি দুনিয়া ত্যাগ করে কোথায় যাবে সে তো এজন্য ফেতনা সম্পর্কে আলোচনা খুব বেশি হওয়া উচিত তো রসুল্লাহ সাল্লামের হাদিসের আলোকে আমাদের মাহাদি সম্পর্কে আলোচনা চলছিল তো মাহাদির ব্যাপারে আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে দুইটা ফজিলত দিয়ে শুরু করছি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসের মধ্যে বলেন হাদিসটা কানজুল উম্মালে বর্ণিত হয়েছে লং তাহলিকা উম্মাতুন আনাফি আউ্বালিহা ওয়াইস মারিয়াম ফি আখিরিহা ওয়াল মাহদিউ আউসাতিহা সেই উম্মত কখনো ধ্বংস হতে পারে না যেই উম্মতের শুরুতে আছি আমি শেষে আছে ঈসা মাঝখানে আছে মাহদি সেই উম্মত কোনোদিনও ধ্বংস হতে পারে না অর্থাৎ আল্লাহ তালা এই পুরো উম্মতকে একই সঙ্গে আজাব দিয়ে ধ্বংস করে দেবেন না যেমনিভাবে পূর্ববর্তী অনেক উম্মতকেই ধ্বংস করে দিয়েছিলেন তো এই হাদিসের আলোকে রাসুলের ফজিলত ঈসা ইবনে মারিয়ামের ফজিলত এবং মাহাদির ফজিলত তিনও জনের ফজিলত উঠে আসছে আর এক হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন নাহনু আলাদি আব্দুল মুতালিব সায়দাত আহলিল জান্না আমরা হলাম আব্দুল মুতালিবের সন্তান জান্নাতবাসীদের সর্দার তো আমরা বলতে কারা তো রসুল নিজে ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন আনা ও হামজা ওয়া জাফর ওয়া আলী ওয়াল হাসান ওয়াল হুসাইন ওল মাহদি আমি আলী হাসান হুসাইন জাফর মাহদি এবং রসুলের চাচা হামজা আমরা সবাই হলাম জান্নাতের সর্দার জান্নাতের সর্দার বোঝা যাচ্ছে শুধুমাত্র হাসান এবং হুসাইন না এই হাদিসের আলোকে দেখা যাচ্ছে আলীও জান্নাতের সর্দার রসুলের চাচা হামজা যাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে সেও জান্নাতের সর্দার একইভাবে আলী রদি আল্লাহনুর ভাই চাচাতো ভাই জাফার সেও জান্নাতের সর্দার আর কেয়ামতের আগে যিনি আসবেন মাহদি তিনিও হবেন কার সর্দার জান্নাতবাসীদের সর্দার হাদিস টিবনে মাজার মধ্যে বাবু ফরুজুল মাহদিতে বর্ণিত হয়েছে তো গত সপ্তাহে আমরা একটা কথা শুরু করেছিলাম যে মাহদি কখন আসবে এটা যতটা না গুরুত্বপূর্ণ মাহাদি আসার পর আমাদের ভূমিকা কি হবে এটা তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কোনো একটা হালত আসার আগে অনেকেই বলতে পারে এই হালত আমার সামনে আসলে আমি এই করব সেই করব দুনিয়া উল্টে ফেলবো কত রকম হুঙ্কার দেয় কত রকম স্লোগান দেয় কিন্তু হালত যখন সামনে চলে আসে তখন দেখা যায় বাঘও ভেজা বিড়ালে পরিণত হয় কত হুঙ্কার এক একজন এক একটা মিছিলের মধ্যে দেখা যায় হুঙ্কার দিয়ে আকাশ বাতাস ভারী করে ফেলে একটা টিয়ার সেল পড়তে দেরি পুরো ময়দান ফাঁকা হতে বেশি সময় লাগে না পল্টনে আর মুক্তাঙ্গনে প্রায় সপ্তাহে সপ্তাহে চিত্র দেখা যায় তো দেখা যায় হুঙ্কারটা হুঙ্কারের মধ্যেই সীমাবদ্ধ তো খালি কলসে যেমন বাজে বেশি তো আমাদের হালত হয়ে গেছে এরকম মোমিনরা স্লোগান দিয়ে আকাশ বাতাসকে ভারী করে ফেলে কিন্তু সামান্য একটু ত্যাগ সহর জন্য প্রস্তুত হয় না অথচ আল্লাহ তালা কোরআনে বলছেন মানুষ কি ভেবেছে যে মুখে ইমানের কথা বলবে আর তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে কোনো প্রকার পরীক্ষা না করে তারা কি এই ধারণা নিয়ে বসে আছে এটা তো কোনোদিনও হবে না এটাকে হাদিস না আয়াত আয়াত আল্লাহ তালা বলছেন যে মানুষ কি ভেবেছে মুখে ইমানের কথা বলবে আর কোনো পরীক্ষায় আক্রান্ত হবে না পরীক্ষার শিকার না হয়ে আরামে আরামে এক বালাখানা থেকে আরেক বালাখানায় চলে যাবে এই ধারণা নিয়ে বসে আছে আরে শোনো বুখারি মুসলিমের হাদিস রসুল বলছেন আর দুনিয়া সিজনুল মমিন পুরো দুনিয়াটাই মমিনের জন্য কারাগার তো মুমিন যেই ব্যক্তি হবে প্রকৃত মুমিন হবে তার জন্য দুনিয়া কারাগারে পরিণত হবে কেউ যদি বলে দুনিয়া তো আমার জন্য স্বর্গ আখেরা তো আমার জন্য অপেক্ষা করছে স্বর্গ তাহলে বুঝতে হবে তার ইমানের কোনো না কোনো এক জায়গায় ত্রুটি আছে কারণ শান্তি যদি ইমানের কারণে দুনিয়াটাই পুরো শান্তিতে পরিণত হতো সবচেয়ে বেশি শান্তি পেতেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম কারণ তার মতো ইমান দুনিয়াতে আর কার আছে এই পুরো এলাকার সবাই মিলে বলতে পারবেন যে আমাদের ইমান রসুলের ইমানের সমান তো একজন মমিনের জন্য দুনিয়াটা যদি স্বর্গে পরিণত হতো তাহলে সবচেয়ে বড় স্বর্গের মধ্যে থাকতেন কে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কিন্তু নবুয় প্রাপ্তির পর মৃত্যুর আগ পর্যন্ত কোন বছরটা নবীর স্বর্গে কেটেছে একটা বছর এমন দেখান সারাটা জীবন কষ্টে কেটেছে তো এজন্য মাহাদি কখন আসবে এটা যত না গুরুত্বপূর্ণ এই কথাটা কেন আসছে বারবার কারণ আমি গত সপ্তাহে বলেছি আমাদের দেশের অনেক বক্তা আবিষ্কার হয়েছে যারা একেবারে ডেট তারিখ নির্ধারণ করে বলে দিচ্ছে অমুক সালে মাহদি আসবে এই তিন চার দিন আগে আমি একটা লেকচার শুনলাম সেখানে বলা হচ্ছে দুই সালে মাহাদির বয়স চল্লিশ পূর্ণ হবে তো চল্লিশ পূর্ণ হবে মানে আত্মপ্রকাশ ঘটবে তো আল্লাহ কি তার কাছে ওহিন আজিল করেছেন না কিভাবে জেনেছে তো মাহাদি তো প্রকাশিত হবে হজের সময় দুই হাজার উনিশের হজকে আছে না শেষ তো এই ব্যক্তি তো একজন ইসলামী আলোচক ইসলামী উপস্থাপক ইসলামী বক্তা তিনি বলছেন তার কথার উপর দুই তিন বছর আগ থেকে হয়তো মানুষ ইমান এনে রেখেছে যে দুই সালে মাহাদি প্রকাশিত হবে দুই হাজার শেষ ইতিমধ্যে হজ শেষ হয়ে গিয়েছে তো মানুষের এখন হাদিসের ব্যাপারে ইমান বাড়বে না কমবে সন্দেহ সৃষ্টি হবে তো যেই ডেট আল্লাহ এবং তার রাসুল জানাননি আপনার কি দরকার ছিল নিজের থেকে পণ্ডিতি করে এরকম একটা ডেট বা এরকম একটা ডেডলাইন নির্ধারণ করা তো মাহাদি আসলে আমাদের করণীয় কি হবে এ ব্যাপারে একটা মূলনীতির আলোকে তো আমরা বুঝতে পারি যে হকের পক্ষে যারা দাওয়াত দেয় তাদের সকলের ক্ষেত্রে আমাদের কর্তব্য হলো তাদের সহযোগী হওয়া তাদের বিরোধী না হওয়া কারণ আল্লাহ তালা সুরতুল মাহিদার মধ্যে স্পষ্ট বলেন তাওয়ানু আলাল বিরি তাকুয়া তোমরা কল্যাণমূলক কাজ এবং তাকুয়ার কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা করো তুমি ভিন্ন মতের অনুসারী হতে পারো ভিন্ন দলের সদস্য হতে পারো কিন্তু কোনো একটা কাজ যদি হক হয় সেই কাজটা যদি দিনের কাজ হয় অন্য দলের কোনো লোকও যদি সেই কাজটা আঞ্জাম দেয় তোমার জন্য জরুরি হলো সেই কাজে সহযোগী হওয়া এটা ইমানের দাবি ওলা তাওয়ানো আল ইসমি অদওয়ান আর গুনাহের কাজে এবং সীমালঙ্ঘনের ব্যাপারে কেউ কাউকে সাহায্য করবে না যদি সে তোমার দলের লোক হয় তোমার ফ্যামিলি মেম্বার হয় তোমার এলাকার নেতা হয় তারপরও তুমি তাকে কোনো প্রকার সহযোগিতা করবে না যদি করো সেটাই হবে আসাবিয়া সাম্প্রদায়িকতা আর হাদিসে বলা হয়েছে মান মাতা আলা আসাবিয়া ফাকাদ মাতা মিতাতান জাহিলিয়া যেই ব্যক্তি সাম্প্রদায়িকতার উপর মৃত্যুবরণ করবে অর্থাৎ সে ভালো কাজেও তার দলের লোকদেরকে তার পাড়ার লোকদেরকে তার ফ্যামিলির লোকদেরকে সহযোগিতা করত আবার খারাপ কাজের ক্ষেত্রে গুনাহের কাজের ক্ষেত্রে আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রেও তাদের পাশে থাকত তাদেরকে সমর্থন দিত বা মুখের মধ্যে কষ্টে পেটে রাখত রসুল বলছেন এই অবস্থায় যার মৃত্যু হবে সে যা হেলে মৃত্যুবরণ করবে ইসলামে মৃত্যু না মরে মরে জান্নাতে যাওয়ার স্বপ্ন না তুমি কোনো দল করতে চাও করতে পারো কিন্তু শর্ত হলো তোমার দলের সাপোর্ট ততক্ষণ দেবে যতক্ষণ সেই দল হকের উপর থাকবে যখন হকের সঙ্গে তোমার দলের বিরোধ দেখা দেবে হক চলে গেছে এক রোডে তোমার দল চলে গেছে এক রোডে তোমার উপর ফরজে আইন তুমি হকের সাপোর্ট দিবে তোমার দলের এই ক্ষেত্রে প্রত্যাখ্যান করবে যদি এই সৎসাহস দেখাতে না পারো জাহেলি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকো তোমার জন্য আল্লাহ তালা জান্নাত প্রস্তুত করেননি তো রসুল্লাহ সাল্লামের হাদিস বর্ণিত হয়েছে আবদুল্লাহ বিন মাসুদ রদি আল্লাহ আনহু বলেন যে বাইনামা নাহনু ইন্দ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম একদিন আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে বসা ছিলাম ঈদ আকবালা ফিতিয়াতুম মিম্বানি হাসিম এমত অবস্থায় বনু হাসিম অর্থাৎ হাসেম গোত্রের কিছু লোক রসুলের কাছে আসলো কিছু যুবক আসলো ফালাম্মা রাহুমন নবী সাল্লাহ আলী হাসাল্লাম ইগরাউরাকাত আইনাহ ওয়া তাগায়্যারা লাউনুহু রাসূল যখন তাদেরকে দেখলেন তার চোখ থেকে পানি ঝরতে লাগলো এবং তার চেহারা বিবর্ণ হয়ে গেল قال আব্দুল্লাহ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন ফাকুলতু আমি তখন রসুলকে বললাম মা নাজালু নারাফি ওয়াজহি কাশাই রাহুহু রসুল আপনার চেহারা একটা অপছন্দনীয় অবস্থা দেখছি হঠাৎ করে আপনার চেহারা বিবর্ণ হয়ে গেল মানুষকে দেখে চোখ থেকে পানি ঝরতে লাগলো কি হয়েছে আপনার ফকাল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ইন্না আহলু বাইতিন আমরা আহলে বাইতের যারা আছি ইখতার আল্লাহ আখিরাত আলা দুনিয়া আল্লাহ আখেরাতকে আমাদের জন্য নির্বাচন করেছেন দুনিয়ার উপরে অর্থাৎ আমি নবী এবং যারা আমার আহলে বাইত যারা আমাকে ভালোবাসবে আমার সদস্য হবে আর নবীদের ক্ষেত্রে মূলনীতি হলো নবীর আহাল কারা যেমন যখন আল্লাহ তালা নু আলাইহি সালাম এবং তার অনুসারীদেরকে আদেশ দিলেন তারা একটা নৌজানে আরোহণ করলো তখন নু আলিহি সালামের ছেলে কেনান কোথায় ছিল নৌকায় ছিল না বাইরে ছিল নুয়া আলি আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ আপনি আমাকে ওয়াদা দিয়েছিলেন আমার ফ্যামিলি মেম্বার যারা আমার আহাল যারা তাদেরকে আপনি হেফাজত করবেন সে তো আমার আহাল আজকে সে কেন এখানে বাইরে রয়ে যাচ্ছে সুরাতুল হুদের আয়াত কোরআনের মধ্যে আল্লাহ তালা বলছেন আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ইন্নাহু লাইসামিন আহলিক হে নবী সে তোমার আহাল নয় তোমার ছেলে হতে পারে কিন্তু তোমার আহাল নয় কারণ নবীর আহাল তারা যারা নবীকে অনুসরণ করে যারা নবীকে ভালোবাসে যারা নবীর দিন নিয়ে চলে আরে কেউ যদি নবীর ঘরে থেকেও নবীর অনুসারী না হয় সে নবীর আহাল না লুত আলি ইসলামের স্ত্রী তার আহাল না নোয়া আলি ইসলামের ছেলেকে নান তার আহাল না একইভাবে রাসুলের বংশ থেকেও যদি কোনো নেমক হারাম কোনো জাহেল কোনো কাফের কোনো মুশ্রিক বের হয় সে নবীর আহাল না তো ইন্না আহলুবাইত ইখতার আল্লাহ আলা দুনিয়া আমরা আহলে বাইত আল্লাহ আমাদের জন্য আখেরাতকে নির্বাচন করেছেন দুনিয়ার উপরে তাহলে যারা আহলে বাইত হবে তারা কি দুনিয়ামুখী হবে না আখরাতমুখী হবে তাহলে একজন ব্যক্তি দাবি করবে আমি নবীর আহাল আবার সে কারো সঙ্গে টাকা না থাকলে মুসাফাহা করবে না তার সামনে গেলে তাকে সেজদা দিয়ে বরণ করতে হবে তার সামনে গেলে বড় হাদিয়া নিতে হবে তার দুয়ার গরিবের জন্য না তার দুয়ার হলো শুধুমাত্র ধনীদের জন্য সে কোন মুখে নিজেকে আল্লাহ রসুলের আহাল বলে পরিচয় দেয় সে কি রসুলের আহাল হওয়ার যোগ্য এরপর রসুল বলছেন ওয়াইন্না আহলা বেইতি সায়াল কাউনা বাদি বালা আন ওয়া তশরিদ তথরিদা নিশ্চয়ই মানে কোনো সন্দেহ রাখছেন না নিশ্চয় আমার পরে আমার আহলে বাই কঠিন পরীক্ষা এবং বিতরণের শিকার হবে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হবে নিগৃহীত করে দেওয়া হবে রক্তাক্ত করা হবে নির্যাতিত করা হবে ভয়াবহ পরীক্ষার সম্মুখীন হবে আমার আহলে বাইত কে বলছেন কথাটা এটা দেখতে তো খুব দূরে যেতে হয় না রসুলের কিছুকাল পরেই রসুল ইন্তেকাল দুনিয়া থেকে চলে যাওয়ার কিছুকাল পরেই হাসানের ঘটনা আমাদের জানা হুসাইনের ঘটনা আমাদের জানা অন্যান্যদের ঘটনা আমাদের জানা কি পরিমাণ পরীক্ষায় তারা আক্রান্ত হয়েছিলেন তাদেরকে কিভাবে রক্তাক্ত করা হয়েছিল মাসরিক এভাবে চলতে থাকবে চলতে থাকবে আবার আহলে বাইতের উপর নির্যাতন হতে থাকবে অবশেষে একটা পর্যায়ে প্রাচ্য থেকে গত সপ্তাহে আলোচনা হয়েছে এই বিষয়ে প্রাচ্য থেকে একটা সম্প্রদায় আবির্ভূত হবে তাদের সঙ্গে অনেকগুলো কালো পতাকা থাকবে ফয়াস আলুন আল খাইর তারা আল্লাহর কাছে কল্যাণ চাইবে কল্যাণ মানে যেহেতু এতকাল তাদের উপর নির্যাতন চলে আসছে তারা আল্লাহর কাছে কল্যাণ চাইবে আল্লাহ নির্যাতন থেকে মুক্তি দাও দুনিয়াতে মাথা উঁচু করে বেঁচে থাকার তৌফিক দাও আমাদেরকে হারানো নেতৃত্ব এবং কর্তৃত্ব এবং আমাদের সেই গৌরব ফিরিয়ে দাও আল্লাহর কাছে কল্যাণ চাইবে কিন্তু ফেলা ইয়তাও না হোরাসুল বলছেন তাদেরকে তা দেওয়া হবে না তার মানে শুধু দোয়ায় কাজ আরে হবে নাকি শুধু দোয়ায় কাজ হবে না তাই তিলুন তো সেই অবস্থায় কুফফারদের সঙ্গে তাদের লড়াই হবে ফায়ুন সরুন আল্লাহ তালা সেখানে তাদেরকে সাহায্য করবেন আলু এরপর তারা যা চেয়েছিল তাদেরকে তা দেওয়া হবে তো দোয়ার সঙ্গে যখন দাওয়া মিশবে তাদেরকে তা দেওয়া হবে তো ফালা ইয়াকবালুন কিন্তু দেওয়া হবে তারা গ্রহণ করবে না অর্থাৎ তারা দুনিয়ার নেতৃত্ব পাবে কিন্তু গ্রহণ করবে না গ্রহণ করতে রাজি হবে না তাহলে কি করবে হাত্তা ইলা মিন তারা আমার আহলে বাইতের একজন ব্যক্তির কাছে সেই দায়িত্ব হস্তান্তর করবে সেই ব্যক্তি কে হবে মাহদি সেই ব্যক্তিই হবে মাহদি তার কাছে দায়িত্ব হস্তান্তর করবে ফায়ামলা উহা কিস্তান কামামালা উহা জাওরা তিনি এসে দুনিয়াকে ইনসাফে ভরে দিবেন যেমনিভাবে সারা দুনিয়া জুলুমে ভরে গিয়েছিল ফামান আদরা কাদালিকা মিনহুম এটা হলো আমাদের মূল পয়েন্ট যেই ব্যক্তি সেই যুগ পাবে কে বলছেন কথাটা রসুল্লাহ সাল্লাম যেই ব্যক্তি সেই যুগ পাবে ফালিয়াতিহিম সে যেন তাদের সঙ্গে শরিক হয় ওলাও হাবুয়ান আলা যদিও বরফের টুকরার উপর হাপড় দিয়ে হয় অর্থাৎ হাঁটতে পারছে না যেতে পারছে না কষ্ট হচ্ছে যত কষ্ট হোক সে যেন তাদের সঙ্গে গিয়ে শরিক হয় হাদিস টেবিনে মাজায় বর্ণিত হয়েছে হাদিস নাম্বার চার হাজার বিরাশি তো রসুল্লাহ স্পষ্ট আমাদের করণীয় তখন কি হবে স্পষ্ট জানিয়ে দিয়ে যাচ্ছে তো মাহাদি কখন আসবে তারিখ নির্ধারণ করা কারো পক্ষে সম্ভব না কিন্তু কিছু আলামত হাদিসে বলা আছে আলামত মানে নিদর্শন সেই নিদর্শনগুলো দেখে মানুষ আইডিয়া করতে পারবে যে হয়তো মাহাদি আসার সময় ঘনিয়ে এসেছে যেমন আবহাওয়াবিদরা কি গায়েব জানে তারা কিভাবে বলে যে অমুক দিন বৃষ্টি হতে পারে অমুক দিন এই রকম একটা দুর্যোগ আসতে পারে কিভাবে বলে গায়েব জানার কারণে কিছু আলামত দেখে কিছু নিদর্শন দেখে কিছু সংকেত দেখে তারা এটা একটা আইডিয়া করে একটা অনুমান করে অনেক ক্ষেত্রে সেটা সঠিক হয় কখনো কখনো ভুল হয় তো এরকম কিছু আলামত হাদিসের মধ্যে বলা আছে তা আলামত দেখে আমরা একটা আইডিয়া নিতে পারি একটা ধারণা নিতে পারি যে সম্ভবত তিনি কখন আসবেন এটা একটা ধারণার পর্যায়ে রাখা নিশ্চিতভাবে বলার সুযোগ নেই তো এক নম্বর আলামত হলো যেটা আগের হাদিস থেকেও আমরা কিছুটা বুঝতে পারছি যে পুরো দুনিয়াটা জুলুমে ভরে যাবে পুরো দুনিয়া বিদেশগুলো না শুধু দেশ বিদেশ যা আছে কাছের দেশ দূরের দেশ প্রাচ্য মধ্যপ্রাচ্য পাশ্চাত্য কোনো কিছুই জুলুমের বাইরে থাকবে না জুলুমে ভরে যাবে কাদের উপর জুলুম কাফের মুশ্রিকদের উপর জুলুম কারণ মাহাদি তো কাফের মুশ্রিকদের মুক্তির দূত না তাদের ত্রাতা না ইহুদিরা অপেক্ষায় আছে দাজ্জালের জন্য তারা বিভিন্ন আলামত থেকে দাজ্জাল কবে আসবে সেটা ঠাহর করতে পারে কিন্তু আমরা তো আর দাজ্জালের অপেক্ষায় না তো এখানে জুলুম হবে কাদের উপর জুলুম ইহুদিদের উপর মুশ্রিকদের উপর মুসলমানদের উপর আল কুফর মিল্লাতুন সকল কুফর তারা এক জাতি মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হয়ে তারা জুলুম সারা দুনিয়া ভরে দেবে হাদিসের মধ্যে এসেছে রসুল ওসাল্লাম বলেন ইমাম হাকিম রহমতুল্লাহ আলী তার মুস্তাদাকের মধ্যে হাদিসটি উল্লেখ করেন আন আবি সাহিদিনুল খুদরি রদি আল্লাহ আনহু কাল আবু সাহিদ খুদ্রি রদি আল্লাহ আনহ থেকে বর্ণিত কাল রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম রসুল্লাহ সাল্লাম বলেন ইয়ানজিলবি উম্মতি আমার উম্মতের উপর আপতিত হবে বালাউন শাদিদুন মিন সুলতানহিম তাদের শাসক ও ক্ষমতাধরদের পক্ষ থেকে প্রচণ্ড কঠিন পরীক্ষা হাদিসটা কি আমরা বানাচ্ছি মুস্তাদাকে হাকিমের মধ্যে ইমাম হাকিম নিশাপুরি রসুল থেকে বর্ণনা করেন সাহাবি আবু সাইদ খুদির অদিয়াল্লাহ মানুষ সূত্রে রসুল বলেন শাসক এবং ক্ষমতাধরদের পক্ষ থেকে আমার উম্মতের উপর প্রচণ্ড কঠিন পরীক্ষা পতিত হবে শাসক মানে শুধুমাত্র একজন ব্যক্তি হওয়া জরুরি না কিছু শাসক তো থাকে আমাদের সামনে কিছু শাসক থাকে অনেক দূরে এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূর থেকেও যারা সেখানে বসে আমাদের উপর শাসনের ছড়ি ঘোরায় তাদের বাইরে গিয়ে আমাদের ছোট শাসকরাও অনেক সময় করার কিছু থাকে না অপারগ হয়ে যায় তো সকল প্রকার শাসকের পক্ষ থেকেই উম্মতের উপর প্রচণ্ড কঠিন পরীক্ষা আসবে দেশীয় শাসক হওয়া জরুরি না দেশীয় শাসক বিদেশি শাসক প্রত্যক্ষ শাসক পরোক্ষ শাসক হাদিসের একটা মূলনীতি আছে কোরআন এবং হাদিসের ক্ষেত্রে যখন কথাটা ব্যাপক রাখা হয় সেটার ব্যাখ্যাকেও ব্যাপকভাবে করতে হয় অর্থাৎ এই হাদিসের মধ্যে যেমন বলা হচ্ছে না আঞ্চলিক শাসক কেন্দ্রীয় শাসক নিকটবর্তী শাসক হাদিসের মধ্যে শব্দ ব্যাপক রাখা হয়েছে সুলতান সুলতান অর্থ শাসক ক্ষমতাধর নেতা তাদের পক্ষ থেকে প্রচণ্ড কঠিন পরীক্ষা আসবে তো যতদিন আসবে না ততদিন কেয়ামত হবে না মাহাদিও আসবে না তো প্রচণ্ড কঠিন পরীক্ষা আসবে কেমন পরীক্ষা হাত্তা আনহুম তাদের জন্য জমিনটা সংকীর্ণ হয়ে যাবে কেমন সংকীর্ণ একটা সহজ উদাহরণ দেখেন যেই সময় মাহদি প্রকাশিত হবেন মদিনা থেকে পালিয়ে মক্কায় আসবেন আলোচনা আমাদের ইতিপূর্বে হয়েছে মক্কায় যখন তার হাতে মোমিনরা বায়াত দিবে তো তার হাতে বায়াত দানকারী সংখ্যা হবে মাত্র তিনশো তেরো আল্লাহ তালা এই তিনশো তেরোর মধ্যে কি রেখেছেন আল্লাহ ভালো জানেন বদরে সাহাবিদের সংখ্যা কত ছিল তালুত এবং জালুতের যে লড়াই হয় সেই তালুত সেই নবীর পক্ষে সেখানেও সৈন্য ছিল তিনশো তেরো যুগে যুগে এই তিনশো তেরোর যে কি কারামতি আল্লাহ ভালো জানেন এখন তো তিনশো তেরো না তিন লক্ষ তেরো না কত কোটি কোটি কোটি মুসলমান মুসলমানের সারা দুনিয়া ভরে গেছে সবাই মাহাদির কথা বলছে মাহাদির অপেক্ষায় আছে আপনি আমাকে স্রেফ একজন মুসলমান দেখান যে বলবে আমি মাহাদিকে ঘৃণা করি আমি মাহদির দুশ্মন দেখাতে পারবেন তো যেই সময় মাহদি প্রকাশিত হবে তার হাতে দেড়শো কোটি মুসলমানই তো বায়াত দেওয়ার কথা নাকি যুক্তি কি বলে দেড়শো কোটি হোক আর দুইশো কোটি হোক তো দেড়শো কোটির মধ্যে একশো কোটি মুসলমান তো তাকে মেনে নেওয়ার কথা তাকে আমির হিসাবে নেতা হিসাবে তার আনুগত্য প্রদর্শন করার কথা কিন্তু মাত্র তিনশো তেরো কেন আচ্ছা দুনিয়াতে আপনি এক একটা হক মেহনত দেখেন এক এক হক মেহনতের সদস্য সংখ্যা কি তিনশো তেরো আরে ভাই মাদ্রাসার এই বাংলাদেশে প্রায় পনেরো হাজারের অধিক মাদ্রাসা আছে সরকারের লিস্ট অনুযায়ী কমই মাদ্রাসার সংখ্যাই প্রায় পনেরো হাজারের অধিক তো প্রতিটা পনেরো হাজারের মধ্যে যদি প্রত্যেক মাদ্রাসায় আমরা ধরি মাত্র একজন ছাত্র বা মাত্র একজন শিক্ষক আছে তাও তো পনেরো হাজার হলো তো মাহাদির হাতে আনুগত্য প্রদর্শনকারী সংখ্যাতে এক দেশে পনেরো হাজার বের হয়ে যাওয়ার কথা তো তিনশো তেরো কেন আচ্ছা এক বছরে হজে কি তিনশো তেরো জন যায় নাকি তিন হাজার তেরো জন যায় কত সংখ্যক মানুষ হজে যায় সেখান থেকে হজের মৌসুমে বায়াত নেওয়া হবে তাও জোরপূর্বক মাহাদি তো রাজি হবেন না নেতা হওয়ার জন্য মানুষ জোরপূর্বক তার হাতে আনুগত্য দেবে তো সেই সময় মাত্র তিনশো তেরো জন কেন তাকে বায়াত দেবে এবং সর্বশেষ যখন মাহাদির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে যাবে তার সঙ্গে যখন কুফফারদের চূড়ান্ত লড়াই হবে আল মালহামাতুল কুবরা হাদিসের শব্দ যেটা আল মালহামাতুল কুবরা সেই মালহামার মধ্যেও দেখা যায় মাহাদির সঙ্গে হবে কয়জন আমরা আলোচনা করেছি মাত্র বারো হাজার যেখানে কাফিরদের সৈন্য সংখ্যা হবে নয় লক্ষ আশি হাজার তা কোথায় নয় লক্ষ আশি হাজার বিপরীতে মাত্র বারো হাজার আর হাদিসে এসেছে বোখারির হাদিস যে কোনো দলের সদস্য যদি বারো হাজার হয় তাহলে সেই দল কখনো সংখ্যার স্বল্পতার কারণে পরাজিত হবে না তো মাহাদির সেখানে বারো হাজার কেন হবে আর দুনিয়াতে এত কোটি কোটি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মুসলমান মাত্র বারো হাজার কেন কিছু বুঝে আসে যে ফেতনা ফেতনার ব্যাপারে সজাগ হব না ফেতনা সম্পর্কে জানবো না আর ফিতনার হালত যখন তৈরি হবে আমাদের মধ্যে যারা হকানিয়াতের লেবাস পরে থাকে তাদেরও পা পিছলে যাবে তারাও তখন হকের উপর অবিচল থাকতে পারবে না মাহাদি আসার আগে মাহাদি স্লোগান লাগাতে পারে কিন্তু মাহাদি আসার আগে তাকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেওয়া হবে তার বিরুদ্ধে আমাদের লোকেরাই অবস্থান নেবে কোনো সন্দেহ নেই এতে বিভিন্ন হাদিসের আলোকে বিষয়টা প্রমাণিত ইমাম নয়ম বিন হাম্মাদ ইমাম ইমাম বুখারি রহমতুল্লাহ আলী তার সূত্রে একাধিক হাদিস সই বুখারিতে বর্ণনা করেছেন ইমাম নয়ম বিন হাম্মাদের কিতাব আছে কিতাবুল ফিতান এই কিতাবুল ফিতানের মধ্যে অসংখ্য হাদিস তিনি এনেছেন যার কিছু কিছু জয়ফও আছে তো এই কিতাবুল ফিতানের অনেক হাদিসের আলোকে এই বাস্তবতাগুলো আমাদের সামনে স্পষ্টভাবে উঠে আসে এছাড়াও ইমাম ইবুল কাসির রহমতুল্লাহ আলীও কিতাব লিখেছেন আর নিহায়া ফিল ফিতান ওয়াল মালাহিম এই যে মালাহিম অর্থাৎ ভয়াবহ যুদ্ধ এবং ফেতনা সম্পর্কিত হাদিসগুলোকে একত্রিত করেছেন হাফেজ ইমাদুদ্দিন এবং কাসির রহমতুল্লাহ আলী তো এই সমস্ত কারণে পৃথিবীটা সংকীর্ণ হয়ে যাবে পৃথিবীতে অনেক প্রশস্ত পৃথিবীতে মোমিনদের সংখ্যা অনেক কিন্তু প্রকৃত মোমিনদের জন্য পৃথিবী সংকীর্ণ হয়ে যাবে পৃথিবী যে মোমিনদের জন্য কারাগার আল্লাহ রসুল যে বলে গিয়েলেন এবং হাদিসটা বুখারি এবং মুসলিমের হাদিস কোনো দুর্বল না জাল হওয়ার তো প্রশ্নই আসে না তো এই কারাগারটাও তার জন্য হবে যে এই ব্যক্তি প্রকৃত মমিন হবে কোনো মুনাফিকের জন্য এটা হবে না আর হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাম বলেন যে কেয়ামতের আগে মানুষ ইয়াসির নাস ইলা ফুস্তাইন দুই তাবুতে ভাগ হয়ে যাবে তাবুতে বোঝেন নাকি কেয়ামতের আগে সকল মানুষ দুই তাবুতে ভাগ হয়ে যাবে ইমান ইনলা নিফা কাফি নিফাক ইনলা ইমান আফি এক তাবু হবে ইমানের তাবু যেখানে ন্যূনতম নেফাকও থাকবে না প্রকৃত মুমিন যাদের মধ্যে এক পার্সেন্ট নেফাকও থাকবে না আমরা আমাদের ব্যাপারে কি সাক্ষ্য দিতে পারবো যে আমাদের মধ্যে একটুও নেফাক নেই সামান্য পরিমাণও নেই মুনাফিকের যত স্বভাব হাদিসে বলা হয়েছে ইদা হাদ্দাথা কাদা বা কথা বললে মিথ্যা বলে ওয়াইদা আহাদা গাদারা প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতিকে ভঙ্গ করে ওয়াইদা তুমি না খামা না তার উপর যদি আমানত রাখা হয় রাষ্ট্রীয় আমানত হোক দেশীয় আমানত হোক পারিবারিক আমানত হোক টাকা পয়সার আমানত হোক দায়িত্বের আমানত হোক সে খেয়ানত করে এই স্বভাবগুলোকে আমাদের মধ্যে নেই তো কেয়ামতের আগে মানুষ দুই ভাগ হবে এক তাবু হবে ইমানের তাবু যাদের মধ্যে কোনো নেফাক থাকবে না আর এক তাবু হবে নেফাকের তাবু যাদের মধ্যে কোনো ইমান থাকবে না স্পষ্ট হয়ে যাবে এখনো তো আলহামদুলিল্লাহ বলবেন বা না নাহদুবিল্লাহ মুমিন আর মুনাফিকরা একসঙ্গেই আছে একই লেবাসে পার্থক্য করার কোনো সুযোগ নেই কপালেও লেখা নেই আর কারো উপর অহিও আসে না যে সে অহি দ্বারা নিশ্চিত হয়ে বলতে পারবে যমুক ব্যক্তি মুনাফিক আর স্বপ্ন ইলহাম কাশ এগুলো তো দলিল হয় না এগুলোর দ্বারা কাউকে মুনাফিক বলার সুযোগ নেই নেফাক অন্তরের বিষয় কিন্তু কেয়ামতের আগে হালত এরকম থাকবে না মানুষ চিনে ফেলবে এই দল বা এই ব্যক্তিরা হলো মুমিন এরা যে তাবুতে আছে সেটা হলো ইমানের তাবু তাবি মানে বাস্তবিক তাবু না এটা একটা সাদৃশ্য উপমা বোঝানোর জন্য বলা হচ্ছে যে এই দলটা হলো ইমানের দল তাদের মধ্যে কোনো নেফাক নেই আর এরা হলো আপোষকামী বাতিলের সঙ্গে আপোষ করতে অভ্যস্ত এরা মুনাফিকের দল এরা হেকমতের দোহাই দিয়ে দাজ্জালের সঙ্গে আপোষ করতে পারে তো তখন দুনিয়াটা সংকীর্ণ হয়ে যাবে আর রসুল বলেন ফাইদা কানা দালিক যখন এই অবস্থা হবে অর্থাৎ তাবু ভাগ হয়ে যাবে মমিন মুনাফিকার একসঙ্গে থাকবে না আলাদা হয়ে যাবে তখন ফান্তাজিউ তোমরা কেয়ামতের অপেক্ষায় থাকো সেই দিন বা তার পরের দিন তার মানে কি এতটা নিকটবর্তী যে কেয়ামতের আগে মমিন মুনাফিকার একসঙ্গে এভাবে থাকবে না আলাদা হবে যখন আলাদা হবে বুঝতে হবে এই দু একদিন হাদিসে বলা হচ্ছে দু একদিন মানে নিকটবর্তী সময় বোঝানোর উদ্দেশ্য খুব শীঘ্রই কেয়ামত হয়ে যাবে তো বলা হতো শাসকদের পক্ষ থেকে কঠিন পরীক্ষা আসবে পৃথিবীটা সংকীর্ণ হয়ে যাবে ফায়বা আসুল্লাহ রাজুল্লামিন আইতরাতি তো যখন এই শাসক শাসকদের দলের সদস্য বিভিন্ন শাখা সংগঠন তাদের চাপে দুনিয়াটা মোমিনদের উপর সংকীর্ণ হয়ে যাবে তখন আল্লাহ আমার পরিবারের একজন সদস্যকে পাঠাবেন ফায়ামলাউল আর্দা কিস্তান ও আদলা কামা মুলি আতজুলমান ও জাওরা সেই ব্যক্তি এসে দুনিয়াকে ইনসাফ এবং ন্যায় ভরে দেবে যেমনিভাবে তা জুলুম এবং সীমালঙ্ঘনে ভরেছিল জুলুমের শেষ দেখতে আর বাকি কোথায় একটা সময় মানুষ বলতো যে দেশে থাকতে চাও দেশপ্রেমী হও আর এখন লোকেরাই বলছে দেশপ্রেম মৃত্যু ঘটায় বলে না মানুষ দেশপ্রেম মৃত্যু ঘটায় কারণ তুমি ভিন দেশের আধিপত্যবাদ নিয়ে মন্তব্য করবে কিছু না সিরেফ মন্তব্য যেখানে গণতান্ত্রিক দেশের বৈশিষ্ট্যই হলো এখানে যে কোনো ব্যক্তির বাক স্বাধীনতা থাকবে তারা এখানে শাসকেরও সমালোচনা করার অধিকার রাখে গণতান্ত্রিক দেশ আর রাজতান্ত্রিক দেশের মূল পার্থক্যই তো এখানে রাজতন্ত্রের মধ্যে আপনি রাজার যদি আপনি সেখানে সমালোচনা করেন সৌদিতে যেমন হচ্ছে চারশোর চাইতেও বড় মানে দেশের গ্রহণযোগ্য মহাক্কিক আলেমরা জেলখানায় পড়ে আছে কাউকে কাউকে হত্যা করা হয়েছে কাউকে ফাঁসিতে ঝুলানো হয়েছে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে তো সেখানে রাজতন্ত্রের ক্ষেত্রে এটা হতে পারে অস্বাভাবিক কোনো ব্যাপার না কিন্তু গণতান্ত্রিক দেশের মূল বৈশিষ্ট্যই হলো সেখানে বিরোধী দলও থাকবে সেখানে শাসককে নিয়ে সমালোচনাও হবে সেখানে শাসক কোনো ভুল করলে সেটা নিয়ে খোলা ময়দানে প্রতিবাদও হবে মিছিল হবে মিটিং হবে সবই হবে কিন্তু এখন হয়ে গেছে কেমন আমি তো গণতন্ত্র রাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে পার্থক্য দেখি না গণতান্ত্রিক দেশেও ক্ষমতাসীন দলের যদি কোনো বৈধ সমালোচনা করা হয় পরিণাম মৃত্যু রাজতান্ত্রিক দেশেও যদি শাসকের কোনো বৈধ সমালোচনা করা হয় পরিণাম মৃত্যু এবং এটা শুধু এক দলের বৈশিষ্ট্য না অবস্থা হয়ে গেছে এমন আমাদের বাঙালির অতীতকেও মনে রাখে না আগামীর ব্যাপারেও ভাবে না যখন যেই ক্ষমতাসীন দল থাকে তাদের ব্যাপারে ক্ষিপ্ত থাকে ক্রুদ্ধ থাকে পাঁচ বছর তাদের বিরুদ্ধে অবস্থান নেয় পরে যখন জিকির করতে করতে আরেক দল আসে তাদের জুলুম দেখে দেখে আবার অতিষ্ঠ হয় আবার জিকির করে পাঁচ বছর পর এদেরকে বাদ দিয়ে ওদেরকে আনবো আবার পাঁচ বছর পর তারা আবার পাঁচ বছর পর তারা চলতেই থাকে আর চলতেই থাকে আর এই ক্ষমতাসীন দল বা যাদের হাতে ক্ষমতা নেই যারা আমাদের মতো এরকম এই হুজুরদের লেবাস পরে থাকে ক্ষমতা হাতে নেই তারপরও ভিন্ন মতের ব্যাপারে তারা কতটা কঠোরতা প্রদর্শন করে আপনি আমাদের দেশের ইসলামপন্থী ডেমোক্রেটিক যে দলগুলো তাদের বৈধ বিষয় নিয়ে সমালোচনা করেন যে তোমার পীর বা তোমার দলের নেতা এই কথাটা বলেছে কোরআন হাদিসের সঙ্গে স্পষ্ট সাংঘর্ষিক তোমার উচিত হলো দল করলে করো কিন্তু এই কথাটাকে প্রত্যাখ্যান করতে হবে এটা তোমার ইমানের দায়িত্ব সে বলবে এই তো পেয়েছি পাকিস্তান পন্থী এই তো পেয়েছি অমুক আর তমুক একে ফাঁসাতে হবে একে ধরাতে হবে এর বিরুদ্ধে মামলা করতে হবে একে হয়রানি করতে হবে এলাকায় মামলা যদি করা না যায় ঢাকায় গিয়ে কেন্দ্রীয়ভাবে মামলা করতে হবে পুলিশ লাগাতে হবে গোয়েন্দা বিভাগ লাগাতে হবে শেষ করে ফেলতে হবে অথচ জীবনে একদিনও ক্ষমতার গদিতে তারা বসেনি তা বসার আগেই যদি অবস্থা হয় বসার পর তো মনে হয় বিপরীত পক্ষে যারা আছে ভিন্ন মতে যারা আছে এদেরকে আদ এবং সামুদের মতো জবাই করবে আল্লাহ হেফাজত করুক এরা কারা যাদের হাতে ক্ষমতা নেই এবং ক্ষমতায় আসার সিকিভাগ সম্ভাবনাও নেই আমার অন্তত মানে বাস্তবতা যেটা বলে বাস্তবতার আলোকে আপনারা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন বা ভাবেন ভিন্ন মত রাখতে পারেন এই দেশের হুজুররা যেভাবে গণতান্ত্রিক রাজনীতি করছে আমার ধারণা অনুযায়ী কোনোদিনও তারা ক্ষমতায় রাষ্ট্রীয়ভাবে আসতে পারবে না আর যদি কোনোদিন আসেও টিকতে পারবে বলে মনে হয় না সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু কথা হচ্ছে যে ভিন্ন মতের সঙ্গে যে আচরণটা করা হচ্ছে শুধু ক্ষমতাসীনরা যেটা করছে সেটা না এখন আমরা এক ধরনের আচরণ দেখতে পাচ্ছি সারা দেশ উত্তপ্ত কেন কয়েক বছর আগে রক্কাটার ইতিহাস কারা রচনা করেছিল কারা এই দলই না অন্য কোনো দল রক্কাটার ইতিহাস শুনেছেন অনেকে হয়তো যে বিপরীত মতের যারা আছে তাদেরকে ধরে ধরে রক কেটে দেওয়া ইতিহাসও তো কোনো একটা দলই করেছিল তো এভাবে পিছনে যান আর আপনি সামনের অবস্থা নিয়ে ভাবেন সব যুগেই চলতে থাকে হাদিসে তো আর বলা হচ্ছে না নির্দিষ্ট দল থেকে জুলুম আসবে অন্য দল থেকে ইনসাফ আসবে সবাই আমাদের উপর এমনভাবে চেপে বসবে যে জুলুম আর জুলুম কেন আসছে এটা এটাও কোরআনে বলা আছে যে মানুষ নিজেরাই যখন গুনাহের মধ্যে ব্যাপকভাবে লিপ্ত হয় আল্লাহর আদেশকে ছেড়ে দেয় তখন আল্লাহ তাদের উপর এমন শাসককে চাপিয়ে দেন আচ্ছা ক্ষমতায় যারা আছে এদের ক্ষমতা কে দিয়েছে আপনি আপনি দিয়েছেন নাকি আল্লাহ দিয়েছেন আল্লাহ কেন দিলেন আপনাকে সাহায্য করার জন্যই দিয়েছেন যে কেন সাহায্য করতে চান আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা নদী কান্নাহমিনাল আজাবিল আদনা দুনাল আজাবিল আকবর বড় শাস্তির আগে আমি ছোট শাস্তির স্বাদ আস্বাদন করাই শব্দটা সুন্দর স্বাদ আস্বাদন করাই এটা স্বাদের বিষয় না তারপর আল্লাহ বলছেন বড় শাস্তির আগে ছোট শাস্তির স্বাদ আস্বাদন করাই কেন লিউদি কাহুম বাদাল্লাদি আমিলু তোমরা যে অপকর্ম করো এর কিঞ্চিত শাস্তি তোমাদেরকে ভোগ করানোর জন্য কেন করাতে চাই মিয়ার জীবন যেন তোমরা ফিরে আসো এখনো যেন চেতনা জাগ্রত হয় যে এই যে হালতগুলো হচ্ছে আমাদের ইমান থেকে দূরে সরে যাওয়ার কারণেই হচ্ছে আমাদের শরীয়ত গোপন করার কারণেই হচ্ছে আমরা কোরআন এবং সন্ন্যার বিধানকে লঙ্ঘন করার কারণেই হচ্ছে আমরা কোরআনকে শুধুমাত্র মিলাদের বই বানানোর কারণেই হচ্ছে মানুষ যে এই যে দিন থেকে দূরে সরছে মানুষ যে ইমান থেকে দূরে সরছে ইমানের যজ্ঞ মানুষ থেকে হারিয়ে যাচ্ছে আমি তো এর পেছনে অন্যতম কারণ হিসেবে দায়ী করি আমাদের নিরবতা আপনাদের না আমাদের নিরবতা আমরা নিরবতাকেই মানহাজ হিসাবে গ্রহণ করেছি পিঠ বাঁচানোকে এবাদত বানিয়ে নিয়েছি এটাকে সর্বোচ্চ দায়িত্ব মনে করেছি ফলাফল মানুষ তারা তো জানে না এবং তারা তো জানার কথাও না অজ্ঞতার মধ্যে ডুবে আছে বাতিলকে হক ভাবছে আর হককে বাতিল ভাবছে তো চারিদিকে যখন নিরবতা মাঝখান থেকে কেউ যদি তার স্বরকে উচ্চকিত করতে চায় মানুষ হকের আওয়াজকেই বাতিলের আওয়াজ ভাবে মানুষ ভাবে এটা যদি হক হয় অন্যরা চুপ কেন অন্যরা বলে না কেন যেই দলে লোক বেশি সেটাই তো হক হবে আরে বাস্তবতা এটা কি না আজকাল মানুষ হকের দলিল কি দেয় আমার মাহফিলে এত লোক হয় এত লক্ষ এত লাখ লোকের সমাগম হ্যাঁ আমি হক আর ওই দলে লোক কম সে বাতিল তাহলে তো ইমাম মাহদিকে যারা বায়াত দিবে নিঃসন্দেহে তারা বাতিল কারণ বায়াত দানকারীর সংখ্যা তিনশো তেরো বায়াত দান নাকারীর সংখ্যা কত একশো কোটি প্লাস তাহলে হক কারা হবে সংখ্যাগরিষ্ঠতাই যদি হকের দলিল হয় হক কারা হবে মাহাদির পক্ষের লোকেরা না বিপক্ষের লোকেরা কিন্তু আমরা কোন পক্ষে যেতে চাই মাহাদির দোস্তর পক্ষে না দুশ্মনের পক্ষে মাহদি আসার আরেকটা আলামত হাদিসের মধ্যে বলা হচ্ছে লা ইয়াখরুজুল মাহদি মাহদি ততদিন পর্যন্ত আসবে না হাত্তা ইয়াবসুত বাদুকুম ফি ওয়াজহি বাদিন যতদিন না তোমাদের কতক লোক কতক লোকের মুখে থুতু মারে তো মুখে থুতু মারা তো হালকা ব্যাপার এখন তো স্টাম্প দিয়ে পিটিয়ে পিটিয়ে একজন জলজান্ত মানুষকে হত্যা করা হয় দেশপ্রেমের কারণে অথচ দেশপ্রেম তো আমার জন্মসূত্রেই পাওয়া এখানে আমি বেড়ে উঠেছি এখানের গাছপালা এখানের নদী নালা এখানের গ্রাম শহর মফস্বল সব কিছুর সঙ্গে আমার রক্তের সম্পর্ক আমি তো চাইব আমার দেশের স্বাধীনতাকে রক্ষা করতে আমি তো চাইব না আমার দেশের দিকে কেউ খারাপ নজরে তাকাক যেমনিভাবে আমার স্ত্রীর দিকে কেউ খারাপ নজরে তাকালে আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমার দেশের বিরুদ্ধে যেই আসুক না কেন বন্ধুর স্রোতে আসুক আর শত্রুর স্রোতে আসুক তার বিরুদ্ধে আমি অবস্থান নেব এটা তো জন্মসূত্রেই আমার চেতনা এই চেতনার কারণেই তো এখন মানুষ মৃত্যু হচ্ছে তারা কোনো ক্ষমতাসীন দলের বিরোধী তো ছিল না যে ছেলেকে মারা হয়েছে সে কি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে লেখালেখি করত হাত্তাকে তার ফ্যামিলি তো সেই ক্ষমতাসীন দলেরই সদস্য তাদেরকে ভোট দেয় সেই দলের সদস্য তারা সক্রিয়ভাবে তো তারপরও তো তাদের প্রাণ বাঁচল না শুধুমাত্র দেশপ্রেমের কারণে তো যতদিন মাহাদি ততদিন আসবে না যতক্ষণ না তোমাদের এক দল অপর দলের মুখে থুতু দেয় আজকে থুতু দিবে তুমি দুই দিন পর আবার তুমি ক্ষমতায় তখন আবার যে আজকের জালিম কালকের মাজলুম আর কালকের মাজলুম পরশুদিনের জালিম হালত তো এরকমই হচ্ছে চলছে আর চলছে ক্ষমতার গদি পাল্টায় কিন্তু আদর্শের মধ্যে আমরা কোনো পরিবর্তন পাই না যাদেরকে সাপোর্ট করে অনেক ক্ষেত্রে আমরাও দেখি অনেক মসজিদে নাকি বয়ানও করে দেওয়া হয় নির্বাচনের আগে আপনারা অমুক দলকে ভোট দেবেন তারা ইসলামের পক্ষে এই করেছে সেই করেছে অথচ কোন দল আমাদের দেশে ইসলামকে কায়েম করার জন্য চেষ্টা করেছে আমরা এখন আর নজির পাইনি যারা ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করে তারা তো দেখা যায় কৌমি মাদ্রাসার স্বীকৃতিকে ঠেকানোর জন্য বিরাট অবদান রেখেছিল অথচ কৌমি মাদ্রাসার স্বীকৃতি পেয়ে গেলে তাদের কি ক্ষতিটা করে ফেলতো তো এটা তো হলো ইসলামের নামে দলে একটা চল মানে যেই দলটা ইসলামের নাম ব্যবহার করে চলছে তারাও তো দীর্ঘ সময় দশ বছর বা একাধিক লম্বা সময় ক্ষমতায় ছিল দেশের মধ্যে কতটুকু ইসলামকে তারা পরিবর্তন করেছে ইসলাম বাস্তবায়নের জন্য চেষ্টা করেছে যতটা তারা বিপরীত মতের উপর কঠোর ছিল আমাদের উপর আলাদের উপর হোক আলাদের উপর হোক যতটা কঠোর ছিল ততটা তারা ইসলাম কায়েমের জন্য আদৌ মেহনত করেছে কিনা এর কোনো নজির আছে তাদের একজন ব্যক্তিকে একজন সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হলো আপনারা যদি সামনে আবার ক্ষমতায় আসেন প্রথম কি কাজ করবেন বেচারা বলল প্রথম কাজ করব কাকরাইল মসজিদকে দখল করব। তো ভাই কাকরাইল মসজিদ তোমার কি ক্ষতি করলো না তোমার বিরুদ্ধে কোনোদিন বয়ান দিয়েছে না কিছু করেছে বেচারা নিরীহ মানুষ দেশের মধ্যে সবচেয়ে নিরীহ মানে যারা কারো বিরুদ্ধেই কথা বলে না কোনোদিন শুনেছেন কোনো রাজনৈতিক ক্ষেত্রে হোক অর্থনৈতিক বিষয়ে হোক বিচার ব্যবস্থা হোক আইন কারণ হোক দেশের বিধান সংবিধান নিয়ে হোক কোনোদিন একটা মন্তব্য শুনেছেন বেচারাদের মুখে তারা কি দোষ করলো যে তাদের এই অসহায় মসজিদটাকে দখল করতে হবে তোমার তো এই হাদিসটাও সহি মুফতি নিজামুদ্দিন সামদাই রহমতুল্লাহ আলী এই হাদিসের বিস্তারিত তাকিক দেখিয়েছেন তার কিতাব আকিদা জহুরে মাহদির মধ্যে তো অন্য এক হাদিসের মধ্যে আছে ইদা কাল রাজুল আল্লাহ আল্লাহ কুতিলা মাহাদি আসার একটা আলামত হবে যে মানুষ যখন মুখে আল্লাহ আল্লাহ বলবে তাকে হত্যা করে ফেলা হবে আপনি বলবেন আল্লাহ আল্লাহ বললে কেন হত্যা করবে যে সময় মাহাদি আসবে তো অনেক আলামত দ্বারা তো এটা বোঝা যায় সেই সময় অনেক মুসলমান থাকবে তাহলে মাহাদি আসার আলামতটা কিভাবে হয় যে আল্লাহ আল্লাহ বললেই হত্যা করা হবে ভাই একটা হলো কোরআনের শব্দ আর একটা হলো কোরআনের শিক্ষা কোরআনের শব্দকে পুঁজি করে আপনি সারা জীবন যদি মিলাদ পড়েন কেউ আপনার বিরুদ্ধে অবস্থান নেবে না কিন্তু কোরআনের শিক্ষাকে যদি জীবনে ধারণ করতে চান কোরআনের শিক্ষাকে যদি মানুষের মধ্যে প্রচার করতে চান আপনি কয়দিন বাঁচবেন সেটা আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না তো একইভাবে আল্লাহ আল্লাহ এটা একটা শব্দ এই শব্দের আপনি জিকির করতে করতে মুখে হয়তো ফেনা তুলে ফেলছেন মাইক দিয়ে জিকির করতে করতে এলাকা গরম করে ফেলছেন হতে পারে স্বাভাবিক ব্যাপার কিন্তু এই আল্লাহ শব্দের মধ্যে যে কি লুকায়িত আছে এটাকে আপনি একটা মুখ দিয়ে উচ্চারণ করে দেখেন আপনার পরিণতি কি হয় আল্লাহ শব্দটা এসেছে ইলাহ থেকে ইলাহ মানে কি যিনি উপস্য হবেন সব ক্ষেত্রে যার আনুগত্য করা হবে এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজানা ইলাহ মাহবুদ মানে হলো যার এবাদত করা হয় যার আনুগত্য করা হয় এবাদত শব্দের বাংলা অর্থ দুটো একটা হলো উপাসনা আরাধ্য আরাধনা আর আরেকটা হলো আনুগত্য আপনি যদি কারো উপাসনা করেন আনুগত্য আরেকজনের করেন আপনি কোনোদিনও মুসলমান হবে না ইয়া কেন আবুদু হে আল্লাহ তোমারই উপাসনা করি তোমারই আনুগত্য করি উপাসনা যার আনুগত্য তার কোন ক্ষেত্রে আনুগত্য ব্যক্তিগত জীবনে শুধু পারিবারিক জীবন সামাজিক জীবন নাকি এমন অনেক জীবন যে জীবনগুলো মুখে উচ্চারণ করলে অনেকে ভয় পায় তো সব ক্ষেত্রে আল্লাহ শব্দের আল্লাহ শব্দটা আসছে ইলাহ থেকে ইলাহ মানেই হলো মাহবুদ মাহবুদ আর ইলাহ শব্দের মধ্যে দুটো জিনিস আছে যার উপাসনা করা হয় এবং সব ক্ষেত্রে সব ক্ষেত্রে একমাত্র যার সত্তার আনুগত্য করা হয় তো আল্লাহ শব্দের এই চেতনাটাকে উচ্চকিত করে দেখেন আপনার পরিণতি কি হয় তো হাদিসটাকে কি এখন অসম্ভব মনে হচ্ছে অবাস্তব যে ইদা কাল হজুল আল্লাহ আল্লাহ কুতিলা একজন মানুষ আল্লাহ আল্লাহ বললে কেন তাকে হত্যা করা হবে হ্যাঁ আল্লাহ আল্লাহ শুধুমাত্র জিকির করলে তো হত্যা করা হবে না শব্দটার ব্যাখ্যা না করে শুধুমাত্র এই সাইনবোর্ডটা লাগিয়ে দিলে তো হত্যা করা হবে না কিন্তু একটু গভীরে যাও একটু সামনে আগাও এই শব্দের অন্তর্নিহিত মর্মকে বের করে নিয়ে আসো এই শব্দের শিক্ষাকে জীবনে ধারণ করো সেটাকে প্রচার করো যেমনিভাবে আমার রসুল রক্ত ঝরেছে তার দেহ থেকে আমার রসুলের দাঁতকে শহীদ করা হয়েছে তুমি তো আর রসুল না তোমার এর চেয়ে আরো বেশি ক্ষতিও করা হবে তোমরা খাদিসে বলা হচ্ছে আনিবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال يبعث المهدي بعد اياس وحتى يقول الناس لا مهدي আল হাওয়ির মধ্যে হাদিসটা ইমাম সৈয়দ রহমতুল্লাহ আলী উল্লেখ করেন যে মাহদি আসবে নৈরাশ্যের পরে অর্থাৎ যখন মানুষ নিরাশ হয়ে যাবে এবং মানুষ বলতে শুরু করবে লা মাহদি মানে মাহদি নেই মাহদি আসবে না মাহদি আসলে তো আসতো আরে এর চাইতে বড় বিপদ আর কি আসবে পুরো উম্মত রক্তের সাগরে ভাসছে তারপরও আসছে না তাহলে কোনোদিনও মনে হয় আসবে না যখন মানুষ এই কথা বলবে তারপরে মাহদি আসবে যতদিন পর্যন্ত এই পরিস্থিতি আসবে না ততদিন মাহদিও আসবে না একটা আলামত তার মানে বোঝা যাচ্ছে আরও কিছু সময় আমরা হয়তো হাতে পাবো কারণ এখনো আমরা এই তাকবির দেওয়া শুরু করে নিলা মাহদি লা মাহদি মাহদি আসবে না মাহদিন মনে হয় নেই অবস্থ যেমন ভাবে তাতারিদের যখন হামলা হয় মুসলিম বিশ্বে এখানে হামলাগুলো নিয়ে চিন্তা করলে আপনি একটা সূক্ষ্ম বিষয় বের করতে পারবেন রসুল আল্লাহর কাছ থেকে দোয়া করে কিছু বিষয় মঞ্জুর করে নিয়েছিলেন এর মধ্যে একটা দোয়া ছিল যে হে আল্লাহ লা তুসাল্লিত আলাইহিম আদু মিন সিওয়া আনফুসিহিম ফায়াস্তাবিহা বাইদাতাহুম হে আল্লাহ রসুল আপনি আমার উম্মতের উপর তাদের বাইরের কোনো শত্রুকে কখনো চাপিয়ে দেবেন না যারা এসে তাদের রক্ত তাদের সম্পদকে বৈধ করে ফেলবে এবং আল্লাহ তালা তার এই দোয়াকে কবুল করেছেন তার হলে দোয়ার অর্থ কি দাঁড়াচ্ছে যে এই উম্মতের উপর অর্থাৎ উম্মতে মোহাম্মাদি মুসলিম যারা মুমিন যারা তাদের উপর শর্ত ইহুদি হোক নাসারা হোক মুশরিক হোক কাফের হোক যারাই হোক তারা কখনো আমাদের উপর এসে আমাদের রক্ত সম্পদকে বৈধ বানিয়ে ফেলবে অর্থাৎ ব্যাপক রক্তপাত ঘটাবে এটা হবে না এই দোয়াকে করে নিচ্ছেন আল্লাহ রসুল এবং আল্লাহ দোয়া কবুলও করেছেন হাদিসটাও সহি তাহলে কেন হচ্ছে এত রক্তপাত সবগুলোর পেছনেই আপনি দেখবেন যে বহিঃশত্রু নিজেরা স্বতন্ত্রভাবে স্বয়ংসম্পূর্ণভাবে কোনোদিনও আমাদের উপর সফল হয়নি আমাদের উপর তারা তখনই সফল হয়েছে যখন আমাদের ভেতরের কিছু লোক তাদের সঙ্গে আপোষ করেছে গাদ্দারি করেছে নেফাকে আক্রান্ত হয়েছে সেই তাতারিদের ইতিহাস ভয়াবহ ইতিহাস আপনি পড়ে দেখেন সেখানে ইবনে আলকামি সেই সময় ওজির ছিল মন্ত্রী ছিল সেই ব্যক্তি সেই তাতারিদের কাছে বাগদাদকে মুসলমানদের এই কেন্দ্রকে বিক্রি করে দিয়েছিল তাদেরকে ঢুকতে সহযোগিতা করেছিল এই ইবনে আলকামি যদি গাদ্দারি না করত তাহলে বাগদাদ সেই সময় পতন হতো না মুসলিম বিশ্বে রক্তের সাগরে ভাসত না একইভাবে টিপু সুলতানের জামানায় আপনি দেখেন টিপু সুলতান যেভাবে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে যেভাবে নেমেছিল তার সমর প্রস্তুতি যেরকম ছিল সেই ময়দানে টিপু সুলতান পরাজিত হওয়ার কথা না বাহ্য দৃষ্টিতে কিন্তু এই মির্জাফর আর মির সাদেকদের কারণে সেই ময়দানে টিপু সুলতানরা পরাজিত আজকের বিশ্ব যেখানে যেখানে আপনি দেখবেন মুসলমান মাজলুম আপনি নিশ্চিত হয়ে যান এর পেছনে এর পেছনে শুধুমাত্র কাফেররাই স্বতন্ত্র শক্তি না কিছু মুসলমানদের গাদ্দারি আছে হ্যাঁ সেই মুসলমান যেই হোক আমাদের লেবাসে হোক সাধারণ লেবাসে হোক রাজাকার হোক আর যাই হোক কিন্তু কারো না কারো ইন্ধন আছে কারো না কারো সেখানে সহযোগিতা আছে অন্যথায় কখনো তারা বাহির থেকে সেভাবে চাপ সৃষ্টি করতে পারত না ইমাম মাহদি আসার আরেকটা আলামত সৌবান রদি আল্লাহ থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাম বলেন ইউশিকুল উমাম আলাইকুম কামা তাদা আল আকালাত ইলা কাসাতিহা শীঘ্রই সেই সময় আসবে যখন পৃথিবীর জাতিগোষ্ঠীগুলো পরস্পর পরস্পরকে ডাকাডাকি করবে যেমনিভাবে প্রচণ্ড ক্ষুধার্ত ব্যক্তিরা খাবারের প্লেট সামনে পেলে একজন আরেকজনকে ডাকে কেন ডাকাডাকি করবে আমাদেরকে আদর করার জন্য রাসুল বলে দিচ্ছেন যে শীঘ্রই সেই সময়টা আসবে খুব দেরি না দুনিয়ার সকল জাতিগোষ্ঠী তারা নিজেরা বিরোধপূর্ণ হোক উদাহরণস্বরূপ ইহুদি আর খ্রিস্টান দুই মেরুর দুই ধর্ম যাদের জানা আছে ইহুদি ধর্ম সম্পর্কে এবং খ্রিস্ট ধর্ম সম্পর্কে তাদের জানা থাকার কথা আকিদা বিশ্বাস থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই এই দুই দল তারা হলো সাববেজির মতো হওয়ার কথা ঈসা আলী ইসলামকে হত্যার জন্য চক্রান্ত কারা করেছিল কারা তার ঘরকে ঘেরাও করেছিল আল্লাহ যদি তাকে আসমানে উঠিয়ে না নিতেন তাহলে সেই দিন কারা তাকে হত্যা করতো এই ইহুদিরা তো যেই জাতি খ্রিস্টানরা তো পরিচয় দিচ্ছে আমাদের নবী যিশু আমাদের নবী আইসা তাহলে তাদের নবীকে যারা হত্যা করতে চেয়েছিল তাদের সঙ্গে তারা কিভাবে হাত মিলায় কিভাবে সম্ভব আমেরিকা ইসরায়েল চুক্তি কিভাবে সম্ভব যেখানে তাদের নবীকে হত্যা করার জন্য এরা ঐক্যবদ্ধ ছিল একইভাবে খ্রিস্টানরা বিশ্বাস করে কেয়ামতের আগে মাসি আসবে ইহুদিরা বিশ্বাস করে কেয়ামতের আগে মাসি আসবে খ্রিস্টানদের মাসিহের ব্যাখ্যা হলো ঈসা আর ইহুদিদের মাসিহের ব্যাখ্যা হলো দাজ্জাল তো ঈসা এসে দাজ্জালকে হত্যা করবে এই কথা খ্রিস্টানরাও মানে তারাও বিশ্বাস করে তারাও প্রচার করে আর দাজ্জাল এসে দুনিয়া তিহুদি রাজত্ব কায়েম করবে এই এই আকিদে হুদিরা রাখে তো যেখানে এসে মুক্তির দূতের ক্ষেত্রেও বিরোধ এরা অপেক্ষায় দাজ্জালের তারা অপেক্ষায় ঈসার আর ঈসার কাজ হলো দুনিয়াতে এসে দাজ্জালকে হত্যা করার কারণ দাজ্জাল এমন পাওয়ার থাকবে তার সঙ্গে যেই পাওয়ারের মোকাবেলা মাহদিয়া করতে পারবে না মাহদি চেষ্টা করবে লড়াই অব্যাহত রাখবে কিন্তু দাজ্জালকে পরাজিত করার জন্য এইরকম শক্তি মাহাদির কাছে থাকবে না কারণ দার্জালের কাছে সায়েন্সের পাওয়ার থাকবে তার কাছে আজীব আজীব শক্তি থাকবে জাদুর শক্তি থাকবে যেগুলো মাহাদির কাছে থাকবে না এবং তার জন্য আল্লাহ তালা তাকে ধ্বংস করার জন্য এমন একজনকে নাজিল করবেন যার সঙ্গে মজেজা থাকবে জাদুর পাওয়ার বেশি না মজেদার পাওয়ার বেশি তো এই মজেজাওয়ালা নবী সেই জাদুওয়ালা দাজ্জালকে সেই বিজ্ঞানওয়ালা দাজ্জালকে হত্যা করবে তো এখানে এসব বিরোধ তারপরও আমাদের মোকাবেলায় কেন ইহুদি আর খ্রিস্টানরা একই সঙ্গে মিলেমিশে কাজ করছে আমেরিকা প্রোডাকশন দিচ্ছে ইসরায়েলকে আবার ইসরায়েল ছাড়া আমেরিকার নেতারাও টিকে থাকতে বা খুব বেশি কিছু করতে সক্ষম না মিডিয়াগুলোর উপরও তারা প্রভাব বিস্তার করে রেখেছে কিভাবে সম্ভব হাদিসের বাস্তবতা বুঝে আসে ইউসিকুল উমাম শীঘ্রই সেই সময় আসবে দুনিয়ার সকল জাতিগোষ্ঠী পরস্পর পরস্পরকে ডাকাডাকি করে তোমাদের উপর হামলে পড়বে যেভাবে প্রচণ্ড ক্ষুধার্ত ব্যক্তিরা খাবারের প্লেট সামনে পেলে সেই খাবারের প্লেটের উপর ঝাঁপিয়ে পড়ে ফকাল কাইলুন অমিন কিল্লাতিন নাহনু ইয়মা ইদিন একজন সাহাবি বলল হে আল্লাহ রসুল আমাদের সংখ্যা স্বল্পতার কারণে কি হবে সেদিন আমরা সংখ্যায় কম হব তাদের সঙ্গে পেরে উঠবো না এই কারণে কি হবে রসুল বললেন লাভ আল আন্তুম ইয়মা ইদিন কাসির না বরং সেদিন তোমরা সংখ্যায় অনেক হবে ওলা কিন্নাকুম গুসা উনকা গুসা ইসাইল কিন্তু তোমাদের অবস্থা হবে বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো আল্লাহ তোমাদের দুশ্মনের অন্তর থেকে তোমাদের ভয়কে বের করে নেবেন তখন আর তারা তোমাদের আল্লাহ একবার শুনে ভয় পাবে না তোমাদেরকে পাত্তাই দিবে না মশা মতো গণ্য করবে যাদের রক্ত প্রবাহিত করলে কারো কাছে কৈফিয়ত দিতে হয় না কৈফিয়ত দিতে হয় আরে হয় নাকি যেমনি ভাবে বাঙালি মরলে এর কোনো কৈফিয়ত লাগে না র্যাব সদস্যও তো তিনজন গতকাল নিয়ে গেল দেখলেন বিএসএফ র্যাব সদস্য ধরে নিয়ে গেল তাদের উপর নির্যাতন করলো বলার কিছু নেই কারণ ভাসুরের নাম মুখে আনতে নেই আল্লাহ তোমাদের অন্তরে ওয়াহান ঢেলে দেবেন তো ওয়াহান কি জিনিস ওয়াহান কাকে বলে তো সাহাবি জিজ্ঞেস করলো ফাকাল কাইলুন ইয়া রসুল্লাহ আমাল ওয়াহান আল্লাহ আমাদের অন্তরে ওহান ঢেলে দিবে ওহান আবার কি জিনিস রসুল নিজে ব্যাখ্যা করে দিচ্ছেন হব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউতিফি ইল্লাহ ওহান হলো দুই জিনিসের নাম একটা হলো দুনিয়ার লোভ দুনিয়ার ভালোবাসা দুনিয়া বাঁচতে চায় দুনিয়া ভালোবাসার মানে শুধু এটা না যে আমি ব্যবসা করি বাণিজ্য করি এবাদত করি না শুধু এটা না আমি এবাদত করার ক্ষেত্রেও বেছে বেছে সেই এবাদতগুলো করি বা সেই এবাদতগুলোর পক্ষে থাকি যেগুলো করলে আমি সেফ থাকতে পারবো কথাটা বোঝা যাচ্ছে দুনিয়ায় ভালোবাসার অর্থ শুধু সেটা না আমি রাজনীতি করি কিভাবে করি যেভাবে করলে বাঁচতে পারবো আমি দেশ নিয়ে কথা বলি কিভাবে বলি যেভাবে করলে আমি সেফ থাকতে পারবো আমার পেট ঠিক থাকবে পকেট ঠিক থাকবে পেট পিঠ সব কিছু নিরাপদ থাকবে সেভাবে আমি চলবো এটাও কিসের ভয় আল্লাহর ভয় না দুনিয়ার ভালোবাসার কারণে এক নম্বরে দুনিয়ার ভালোবাসা এটা হলো ওয়াহান আল্লাহ ঢেলে দিবে তোমাদের অন্তরে আল্লাহকে জুলুম করবেন এজন্য ঢেলে দেবেন আমাদের কারণে ঢেলে না আমাদের অপকর্মের কারণে আজকে যে দুনিয়াতে আমরা লাঞ্ছিত আজকে যে দুনিয়াতে আমরা পরাজিত পরাভূত কাজের কারণে আল্লাহ জুলুম করেছেন এ কারণে নাহদুবিল্লাহমিন আলিক আল্লাহ তো দিয়েছিলেন নেতৃত্ব দিয়েছিলেন কর্তৃত্ব দিয়েছিলেন গৌরব দিয়েছিলেন সারা দুনিয়া আমাদের করে দিয়েছিলেন দুনিয়ার খনিজ সম্পদগুলো আমাদের দেশগুলোর মধ্যে আল্লাহ লুকিয়ে রেখেছেন এখনও তো মধ্যপ্রাচ্যের মধ্যে কি স্বর্ণ লুকিয়ে আছে কিন্তু আমরা এগুলোকে ধরে রাখতে পারিনি আমাদের কারণে আমাদের ত্রুটি তো কারাহিয়াতুল মৌতিফি সাবিল এবং দ্বিতীয় হলো আল্লাহর পথে মৃত্যুকে অপছন্দ করবে মরতে চাইবে না আরে আমাদের সবচেয়ে বড় সমস্যা মরতে চায় না কেউ চায় না পীর ভাবে আমি মরলে মরিদের কি হবে আলেম ভাবলে আমি মরলে আমার ছাত্র আছে আমার এলাকা আছে আমার দেশ আছে প্রোগ্রাম আছে মাহফিল আছে লেখালেখি আছে এগুলোর কি হবে আমি যদি বেঁচে থাকি আমার বয়স এখন থার্টি আমি যদি সিক্সটি প্লাস হতে পারি তাহলে কত কাজ করে দুনিয়াকে উল্টে ফেলবো ইলমের খেদমত করে ভাসিয়ে দেব কিন্তু আমার রাসুল বদরের ময়দানে বসে এটা ভাবেনি যে আজকে তো আমরা নিরস্ত্র পরাজয় নিশ্চিত এই ময়দানে হয়তো পরাজিত হব এক কাজ করি আবু বকরকে দায়িত্ব দিয়ে ওমরের হাতে তরবারিটা বুঝিয়ে দিয়ে আমি ভাগি মদিনায় যাই সেখানে গিয়ে আরো নতুন নতুন নতুন সাহাবি তৈরি করব। আবার আর এক বদরের ময়দানে দেখা হবে তো আমি বেঁচে থাকলে তো অনেক কাজ করা যাবে সাহাবি মরে মরুক এক সাহাবি মরলে দশ সাহাবি তৈরি হবে আমি মরলে হবেটা কি দিন এখনো পরিপূর্ণ হয়নি হজের বিধান আসেনি আরও দিনের অনেক গুরুত্বপূর্ণ বিধানগুলো আসেনি তে অবস্থায় মরে গেলে হবেটা কি অথচ আমার পড়ার কোনো নবী আসবে না শরীয়ত যদি অপূর্ণ থেকে যায় পূর্ণাঙ্গ করার আর কেউ নাই আমার নবী এটা ভাবেনি কিন্তু নবীর উত্তর শরীর দাবিদার হয়ে আমরা ভাবি মৃত্যুকে ভয় মৃত্যুর ভয় সবাই মৃত্যুর ভয় অথচ যদি কোরআন পড়তে ভাই তোমার জানা থাকার কথা ছিল মৃত্যু আল্লাহ তালা নির্ধারিত করে রেখেছেন এক মুহূর্ত আগাবেন এক মুহূর্ত পেছাবেন যখন তাদের নির্ধারিত ক্ষণ আসবে এক মুহূর্ত সেটা পশ্চাৎবর্তীও করা হবে না ওলা দিমুন এক মুহূর্ত অগ্রবর্তীও করা হবে না কেন সুলতান সালাহউদ্দিন আইয়বি ময়দানে মৃত্যুবরণ করেছিলেন সারা জীবন তাকে মারার জন্য দুনিয়া ঐক্যবদ্ধ ছিল তরবারির ছায়ার নিচে তার গলাটা ছিল কিন্তু মৃত্যু হয়েছে কোথায় বিছানায় আল্লাহর তরবারি নামে খ্যাত খালেদ ইবনুল ওয়ালিদ মৃত্যু কোথায় হয়েছে বিছানায় তো কার মৃত্যু যে কোথায় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন আমাদের রসুলের কথাই ধরেন সাতাশ বার ময়দানে ছুটে গেলেন মৃত্যু কিন্তু সেখানে হয়নি যদি মৃত্যু হওয়ার থাকতো বদলেই মরে যাওয়া যৌক্তিক ছিল লজিক্যাল ছিল দুনিয়ার যুক্তিতে এটাই হওয়ার ছিল কিন্তু আল্লাহ তালা তার মৃত্যু তো ময়দানে ঘটাননি বিছানায় আয়সা দিয়ে আল্লাহ না ঘরে তার মৃত্যু হয়েছে তো মৃত্যু তো নির্ধারিত শুধু মৃত্যু নির্ধারিত না আপনার উপর দুনিয়াতে কি ভোগ করবেন কতটুকু জুলুমের শিকার হবেন সেটাও নির্ধারিত কেউ তো এক মুহূর্ত আগে মরে না হ্যাঁ একজন হয়তো মাজলুম হয়ে মরছে আর একজন বিছানায় বসে মরছে যে মাজলুম হয়ে মরছে তার তাকদিরটা এভাবেই লেখা ছিল হ্যাঁ পার্থক্য এখানে তুমি বিছানায় মরছ তোমার জন্য স্পেশাল কোনো ফজিলত নেই যে মাজলুম হয়ে মরছে মরতে দেরি জান্নাতে যেতে ইনশাআল্লাহ কোনো দেরি না আমরা তো আশা করি আব্রার ফাহাদ ইনশাআল্লাহ এতক্ষণে সেই জান্নাতের সবুজ পাখি হয়ে জান্নাতের মধ্যে বিচরণ করছে দুনিয়াতে থাকলে কি করত কি করত কয় টাকারই মালিক হতো কতটুকুই আর ভোগ করত কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ তাকে এখন এমন নিয়ামত দান করবেন যেই নিয়ামতের দুনিয়ার কোনো তুলনাই হয় না মানুষ মৃত্যুকে ভাবে ব্যর্থতা আমার আল্লাহ বলছেন মৃত্যুই হলো সফলতা আসাহাবুল উখদুদের সেই বালকের ঘটনা আগেও একাধিকবার আমি বলেছি যে এই বালককে নির্মমভাবে হত্যা করা হয় এবং সেই বালক যে সেখানে নিহত হলো দুনিয়ার দৃষ্টিতে এটা তো ব্যর্থতা একটা বালক সে যদি আরো একটু বয়স পেত তরুণ হতো যুবক হতো পৌর হতো বৃদ্ধ হতো আরো কত কাজ করে যেতে পারতো কারণ সেই জামানায় তখন দুনিয়াতে ইসলাম আসেনি খ্রিস্ট ধর্ম ছিল তো সেই জামানায় ঈসাই ধর্মের সহি অনুসারী বেশি ছিল না তো সেই সময় সে যার কাছ থেকে দিন পেয়েছে একজন পাদ্রি সেই পাদ্রি ছিল সহি ইসাই ধর্মের উপর প্রতিষ্ঠিত কিন্তু সেই পাদ্রিকেও হত্যা করা হয়েছে তো দুনিয়াতে তখন ইসাই ধর্মের নামগন্ধ মিটে যাওয়ার মতো তো বালক যদি ভাবতো আমি মরে গেলে তো শেষ কিন্তু আমি যেহেতু সহিকে চিনি হককে জানি আমি বেঁচে থাকি ধীরে ধীরে হক প্রচার করি যখন আমার অনেক অনুসারী হবে অনেক ফ্যান ফলোয়ার হবে তখন মরলে মরলাম কিন্তু এই ভাবনা কিন্তু এই বালক ভাবেনি জীবন দিয়েছে বাদশাকে বলে দিয়েছে আমাকে যতভাবে মারতে চাও পারবে না সমুদ্রে নিয়ে মারার চেষ্টা করা হলো নৌকা ডুবে সবাই মারা গেল সে বেঁচে গেল পাহাড়ে নিয়ে মারার চেষ্টা করা হলো ভূমিকম্প হলো সবাই পরে সেখানে মৃত্যুবরণ করলো সে বেঁচে গেল শেষে সে বললো আমাকে মারতে চাইলে একটাই পন্থা আছে সকল মানুষকে ময়দানে একত্রিত করবে এরপর আমার তুনির থেকে তীর বের করবে এরপর তুমি বলবে বিসমিল্লাহ রব্বি হাজাল গুলাম সেই আল্লাহর নামে তীর ছুটছে যে এই আল্লাহ এই বালকের রব সে পত্তলিক ছিল মূর্তি পূজারী ছিল কিন্তু যখন এই কথা বলে তীর ছুড়ল এবং সেই তীরের আঘাতে সেই বালক মৃত্যুবরণ করলো তো মৌখিক দাওয়াতের আর কি পাওয়ার আমলি দাওয়াতের পাওয়ারের চেয়ে কোটি কোটি কোটি গুণ বেশি তো এক বালকের জীবনের বরকতে সকলে ইসলাম গ্রহণ করলো তো বাদশাহের মন্ত্রী এসে বলল আমি আগেই সতর্ক করেছিলাম সব জায়গায় আবেগ দিয়ে কাজ হয় না কাটা দিয়ে কাটা তুলতে হয় কৌশলে কাজ করতে হয় এখন তেমন কাজ করলেন যে এতে আরো হিতে বিপরীত হলো বাদশাহ আদেশ দিল ঠিক আছে সবাইকে পুড়িয়ে মেরে ফেলো এবং সেখানে সবাইকে পুড়িয়ে মারা হলো তো দুনিয়া দৃষ্টিতে তারা তো ব্যর্থ কিন্তু সুরতুল বুরুজ তিরিশ নম্বর পারা সুরা ও সামাইদাতুল বুরুজ এই সুরতুল বুরুজের মধ্যে আল্লাহ বলছেন দা আলিকাল ফৌজুল কাবির এটা মহা সফলতা সাধারণ সফলতাও না এটা হলো মহা সফলতা তো এজন্য মানুষ ভাবে মৃত্যুকে ব্যর্থতা মানুষ ভাবে মৃত্যুকে পরাজয় কিন্তু মৃত্যু তো ব্যর্থতা না আল্লাহ বলছেন এটাই হলো মহা সফলতা এটাই প্রকৃত বিজয় সাহাবিদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায় আনা সদি আল্লাহ বলেন বীরে মাউনার দিন আমার মামা আপন মামা হারাম ইবনু মিলহান তাকে যখন হত্যা করা হয় তো চেহারা থেকে রক্ত মুচ্ছেন আর চিৎকার করে বলছেন ফুস্তু অরাব্বিল কাবা কাবার রবের কসম আমি তো কামিয়াব হয়ে গেলাম আর আমরা আমাদেরকে যদি বলা হয় যে মুরব্বী একশো বিশ তো হয়েছে আর মেডিকেল রিপোর্টে মনে হচ্ছে আরও বিশ বছর বাঁচবেন আপনার ভয়াবহ কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সে বলবে ফুস্তু রব্বিল কাবা কাবার রবের কসম কামিয়াব হয়ে গেলাম নাতি দেখে গিয়েছিলাম এখন নাতির নাতিও ইনশাল্লাহ দেখে যেতে পারবো আরও দশটা বিয়ে খাবো বিশটা মুসলমানি খাবো আরও অনেকগুলো মিলাদ পরব অনেক তবরক বিতরণ করব খুশি হয়ে যাবে তো তারা মৃত্যুতে খুশি হতেন আমরা জীবিত থেকে খুশি পার্থক্যটাই হলো এখানে তো রাসুল বলছেন এটার নাম হলো আহান হব্বুদ্দুনিয়া বা কারাহিয়াতুল মাউ দুনিয়ার ভালোবাসা মৃত্যুকে অপছন্দ করা এই দুই জিনিস আল্লাহ তোমাদের অন্তরে ঢেলে দেবেন ফলস্বরূপ কি হবে যখন তোমার ভাইকে মারা হবে তুমি বলবে সে তো আহলে হাদিস আমি হানাফি মরুক গিয়ে আরেক ভাইকে ধরা হবে তুমি বলবে সে তো জামাত শিবির আমি তো একজন সাধারণ খাঁটি বাঙালি তাহলে তাকে মারুক গিয়ে যখন আরেক ভাইকে মারা হবে তুমি বলবে সে তো তবলি গিয়ে আর আমি তো হলাম তবলিক টবলি পছন্দ করি না মারুক গিয়ে যখন আরেক ভাইকে মারবে তখন তুমি বলবে সে তো কমই আমি তো আলি আর মারুক গিয়ে তো এভাবে মারতে মারতে মারতে এক পর্যায়ে যখন তোমার পালা আসবে তখন তোমার পক্ষে দাঁড়ানোর মতো আর কেউ থাকবে না কারণ সেই সময় কেউ বেঁচেও থাকবে না আর বাস্তবতা এটা কি না প্রত্যেকে ভাবছে হা হচ্ছে অন্যের সমস্যা আসামওয়ালাদেরকে বের করে বাংলাদেশে পাঠাবে পাঠাক রোহিঙ্গা দিয়ে বাংলাদেশ ভরে ফেলবে ফেলুক এটা তো তাদের সমস্যা অভ্যন্তরীণ বিষয় আমাদের এখানে কি মাথা ঘামানোর আছে ওই যেমন কয়েকদিন আগে বলা হয়েছিল কাশ্মীর হলো ভারতের অভ্যন্তরীণ বিষয় এটা নিয়ে বাংলাদেশে জল ঘোলা করা হলে ব্যবস্থা নেওয়া হবে তো এজন্য বিএসএফ যখন র্যাবের সদস্যদেরকে নিয়ে বেদম প্রহার করে একদিন পরে ছাড়ে আমরা প্রতিবাদ করি না এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় বিএসএফ ইচ্ছা হয়েছে মেরেছে এটা ভারত বুঝবে আমাদের মাথা ঘামানোর দরকারটা কি সবই তো ভারতের অভ্যন্তরীণ বিষয় তো যখন এরকম হালত চলতে থাকে তো একটা পর্যায়ে যখন আমার পালা আসবে তখন দুনিয়াতে আর আমার পক্ষে দাঁড়ানোর কেউ থাকবে না আর আজকাল তা হালত আরো সঙ্গীন মুরগি গিয়ে শিয়ালের কাছে বিচার চায় বিচার চায় বিচার চায় উই অন জাস্টিস বলে না এগুলো তো মুরগি গিয়ে যখন শিয়ালের কাছে বিচার চায় সেও জানে যেখানে বিচার চাওয়া শুধুমাত্র একটা সৌজন্য বোধ ছাড়া কিছু না তো এই বাস্তবতাগুলো যখন সামনে আসবে হালতটা উল্টে যাবে রসুল্লাহাম বলেন যে কেয়ামতের একটা আলামত হলো অবস্থা উল্টে যাওয়া হাদিসের শব্দ হলো এরকম আন্তরাল যে তুমি যারা ছাগল চড়াতো রাখাল যাদের জোতা পরার মতো জোতা ছিল না খালি পায়ে থাকতো তাদেরকে দেখবে ভবন নির্মাণ নিয়ে প্রতিযোগিতা করছে এক একজন ক্যাসিনো সম্রাট হয়ে গেছে এই হয়েছে সেই হয়েছে ভবন কার ভবনের চাইতে কার ভবনটা বড় হচ্ছে কার গাড়ির চাইতে কার গাড়ি দামি হচ্ছে তো সাধারণ যাদের আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে এই সমস্ত ব্যক্তিরা এগুলো নিয়ে প্রতিযোগিতা করবে এবং যখন তুমি দেখবে আন্তালিদাল আমা অব্যা তাহা দাসী তার মনিবকে জন্ম দেবে এটা কিভাবে সম্ভব দাসীকে মনিবকে জন্ম দিতে পারে মনিপ তো আগে দাসী না পরে মনিপ দাসীকে কিনেছে দাসীর মালিক হয়েছে দাসীর পেট থেকে বের হয়ে সে আবার মনিপ কিভাবে হয় তো এর বিভিন্ন ব্যাখ্যা মহাদিসিনে কেরাম করেছেন এই হাদিসটা হাদিসে জিব্রিল নামে প্রসিদ্ধ প্রায় সব হাদিসের কিতাবে আছে বোখারিতেও আছে মিসকাত শরীফের কিতাবুল ইমানের প্রথম শুরুই হয়েছে এই হাদিসটা দিয়ে তো হাদিসে জিব্রিলের মধ্যে হাদিসের ব্যাখ্যা এটাও করা হয় যে অবস্থা উল্টে যাবে মায়ের সন্তান সে মায়ের অনুগত থাকা দরকার ছিল কিন্তু সে মায়ের মনিব হওয়ার মতো অবস্থায় গিয়ে উপনীত হবে মায়ের সঙ্গে দাসীর মতো ব্যবহার করবে তো শুধুমাত্র মায়ের সঙ্গে এটা সীমাবদ্ধ না পুরো দুনিয়ার সব জায়গায় অবস্থাগুলো উল্টে যাবে যারা যেই পদের উপযুক্ত ছিল না তারা সেই পদে আসীন হবে হাদিসে আছে ইদা উস্তিদাল আমরু ইলা গাইরে আহলিহি ফান্তাজির যখন অযোগ্য ব্যক্তির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে তখন তুমি কেয়ামতের জন্য ওয়েট করতে থাকো সেই হাদিস যখন অযোগ্য ব্যক্তির কাছে দায়িত্ব কোন দায়িত্ব বলা হয়নি পারিবারিক দায়িত্ব না সামাজিক দায়িত্ব না রাষ্ট্রীয় দায়িত্ব না আন্তর্জাতিক দায়িত্ব কোনো কিছু সীমাবদ্ধ করা হয়নি বলা হচ্ছে যখন দায়িত্ব হস্তান্তর করা হবে কেয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো তা আমি আগে মূলনীতিতে বলে এসেছি হাদিসে কোনো শব্দ ব্যাপক রাখা হলে ব্যাখ্যাও করতে হবে ব্যাপকভাবে তার মানে যখন পুরো সমাজ ব্যবস্থাটাই হয়ে যাবে এমন অযোগ্যরাই হবে নেতা অযোগ্যরাই থাকবে কর্তৃত্বে অযোগ্যদের আনুগত্য মেনে নেবে সবাই জালিমের বিরুদ্ধে কিছু বলার জন্য সাহস করবে না জালিমের আনুগত্যই সমাজে সাধারণ রীতি হয়ে যাবে তখন আর কি কাজ বসে বসে কেয়ামতের অপেক্ষা করতে থাকো তো এগুলো হলো ইমাম মাহদি প্রকাশিত হওয়ার কিছু আলামত যে আলামতগুলো ব্যাপক আম আলামত আর কিছু আছে স্পেসিফিক খাস কিছু আলামতের কথাও বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণিত আছে তো আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমাদের আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে জানার বোঝার